الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده تعالى ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمه وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمؤمنين والمجاهدين والحمد لله رب العالمين মদুনাঘাট বাজার ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আটত্রিশতম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি এলাকার গণ্যমান্য মুরব্বীগণ আমার শ্রেতা জোয়াজিবুল ইহতারাম ওলামাই কেরাম প্রিয় তালিবে আলুমে নবুয়াত ভাইরা দূর দূরান্ত থেকে আগত প্রিয় তহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা আমরা যে যুগে অবস্থান করছি বড় ফেতনার যুগ পৃথিবীর ক্রান্তি লগ্ন গধূলি লগ্ন চারিদিকে ফেতনা আর ফেতনা বিশেষ করে যেই সময়টাতে সমাজের পরতে পরতে ইমান চোর ঢুকে গিয়েছে যারা বিভিন্ন লেবাস বিভিন্ন মুখোশ ধারণ করে আমাদের ইমানটাকেই চুরি করে নিয়ে যেতে চায় যাতে করে যত আমলই করি না কেন সকল আমলের কোনো প্রতিদানই আল্লাহর কাছে আমাদের জন্য নির্ধারিত থাকে না সব কিছুই যেন নিষ্ফল শূন্য হয়ে যায় এত দশত্বেও আসার কথা হচ্ছে যেমনিভাবে এই যুগ বড় অন্ধকারের যুগ একইভাবে এই যুগ হচ্ছে ইসলামের জাগরণের যুগ সহি মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত প্রতি যুগের মধ্যে আল্লাহ তালা ক্ষুদ্র পরিসরে হলেও এমন একটা দল রাখেন যেই দল এই ইসলামের জন্য আল্লাহর পথে লড়ে যায় পৃথিবীর কোনো বাধা পৃথিবীর যে কোনো উপেক্ষাকে যে কোনো পরিস্থিতিকে তারা উপেক্ষা করে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায় একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না কোরআনুল করিমের সুরায় সফের সর্বশেষ আয়াতে আল্লাহ তালা সকল মুমিনদেরকে সম্বোধন করে বলেছিলেন হে ইমানদাররা তোমরা সকলে আল্লাহর সাহায্যকারী হও আমরা এখানে যারা উপস্থিত হয়েছি দীর্ঘক্ষণ ধৈর্য ধরে যারা কথা শুনেছি এবং আরও কিছু সময় শোনার জন্য এখানে বসেছি আমরা সকলে আল্লাহর সাহায্যকারী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ দুনিয়ার কারো সাহায্যকারী হতে বলা হচ্ছে না বাবার সাহায্য তো করি ফ্যামিলির পেছনে সাহায্য তো ব্যয় করি স্ত্রী সন্তানের দায় দায়িত্ব তো কাঁধে নিয়েই রেখেছি আল্লাহ তালা বলছেন বান্দা অনেকের সাহায্য তো করলে এবার আমাকেও কিছু সাহায্য করো আমাকে যদি সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে ঠকাবো না দুনিয়াকে সন্তানে সন্তানকে সাহায্য করলে অনেক সময় দেখা যায় সন্তান বড় হওয়ার পর অবাধ্য হয় সন্তান এই সাহায্যের কোনো প্রতিদান দেয় না কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা তুমি যদি আমাকে সাহায্য করো আমার দিনকে সাহায্য করো আমি আল্লাহ তোমাকে মোটেও ঠকাবো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে শুধু সাহায্যই না তোমাদের পাগুলোকে আল্লাহ ইসলামের উপর অবিচল রাখবে তো এজন্য আমরা সকলে আশা নিয়ে বসতে পারি যে আমরা সকলে একদিন অবশ্যই আল্লাহর সাহায্যকারী হব দুনিয়ার সবাই যদি আমাদের টুটি চেপে ধরতে চায় তারপরও ইনশা আল্লাহ কোনোভাবেই আমরা দম্ব না যতদিন পর্যন্ত দেহের ভেতর শ্বাস আছে যতদিন ধমনের ভেতর এক ফোঁটা রক্ত প্রবাহিত থাকবে ততদিন ইনশা আল্লাহ আল্লাহর দিনের সাহায্যের পথে আমরা অবিচল থাকব তো বলছিলাম এই যুগ যেহেতু ফেতনার যুগ ইমান চোর ঢুকে গিয়েছে সমাজের পরতে পরতে সুতরাং যদি আমরা আল্লাহকে বাস্তবিক অর্থে সাহায্য করতে চাই আমাদের জীর্ণ শীর্ণ দুর্বল ইমানটুকু নিয়ে বাস্তবেই যদি এই দুনিয়া ত্যাগ করে আল্লাহর সঙ্গে মিলিত হতে চাই তাহলে অবশ্যই কুফুরের ব্যাপারে ইমান চোরদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে যদি সতর্ক থাকতে পারি আশা করা যায় এই ইমানটা নিয়ে আল্লাহর সঙ্গে মিলিত হতে পারবো আর যদি সে অবস্থায় আমরা উপনীত না হতে পারি নিজেদেরকে তো বড় মুমিন ভাববো বড় মুসলিম ভাবব কিন্তু হয়তো এমনও হতে পারে আল্লাহর তালিকায় মুসলিমের কাতার থেকে অনেক আগেই আমার নাম কাটা গিয়েছে আমার রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম বহু আগেই জানিয়ে গিয়েছিলেন বাদিরুবিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে জলদি আমল করে নাও কারণ শীঘ্রই এমন একটা সময় আসছে ইউসবিহ রজুল ফিহা মুমিনা ওয়ুমসি কাফিরা ওয়ুমসি মুমিনা নয়ুসবিহ কাফিরা যেই সময়ে মানুষ সকাল যাপন করবে মৌমিন অবস্থায় বিকালে হবে কাফের আবার বিকালে হবে মৌমিন সকালে হবে কাফের দুনিয়া মানুষ দুনিয়া সামান্য সামান্য স্বার্থে তার ইমানকে বিক্রি করে দেবে কেউ তার চাকরির জন্য কেউ ব্যবসা ঠিক রাখার জন্য কেউ নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেউ চেয়ার ঠিক রাখার জন্য কেউ নিজের পকেট বা পেট ভরার জন্য এক একজন এক এক ধান্দায় নিজের ইমানকে নিজের দিনকে বিক্রি করে দেবে দুনিয়া তাদের সামনে রাখবে আর আখরাতকে পিছিয়ে দেবে আল্লাহর চাইতে তাগতকে বেশি ভয় করবে তো পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত আল্লাহ নাজিল করেছিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাদি খালাক তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন একই কোরআনে সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে তা ছিল সুরাতুল বাকারার আয়াত ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ তোমরা সকলে ভয় করো সেই দিনকে যেই দিন আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে তো কোরআন শুরু হচ্ছে পড়ো তার মানে কি জ্ঞান অর্জন করো ইসলামকে জানো ইসলামকে চেনো ইসলামকে বোঝো অন্ধত্বের চশমা খুলে ফেলো সাম্প্রদায়িকতা দলান্ধতা বাপদাদার অন্ধ অনুকরণ সব ছাড়ো কোরআন নিয়ে পড়াশোনা করো রাসুলের হাদিস সম্পর্কে জানো ইসলামটাকে চেনো ইসলামের ফরম্যাটটাকে বোঝো আর তারপর শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না ইসলামকে চিনলে কিন্তু চেনার পরে জ্ঞানপাপী হয়ে গেলে এরকম হলে হবে না বরং ভয় করো একমাত্র আল্লাহকে ভয় করো করো আখেরাতকে যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে তো কোরআনের শুরুর আয়াত শেষের আয়াত দুটোকে যদি মিলাই পুরো কোরআনের মেসেজ সামনে চলে আসবে যে বান্দা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো ইলম শেখো আর ভয় করো একমাত্র আল্লাহকে ভয় করো আখেরাতকে যেদিন ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর সামনে তুমি তো ভয় পাও সেই দিনকে যেদিন তোমাদেরকে তুলে ধরা হবে তাগুতের সামনে যেদিন তোমাদেরকে তুলে ধরা হবে দুনিয়ার ফেরাউন নমরুদের সামনে কিন্তু না বান্দা যদি অন্তরের মধ্যে তাদের ভয় থাকে তুমি কোনোদিনও ইসলামের উপর কোরআনের উপর উঠতে পারবে না যদি বাস্তবেই কোরআনের উপর উঠতে চাও ইসলামকে নিজের জীবনের মধ্যে আনতে চাও তাহলে যেমনিভাবে ইসলাম সম্পর্কে জানতে হবে পাশাপাশি একমাত্র আল্লাহকে ভয় করতে হবে আপনারা কি জীবিত আছেন না মরে গেছেন তো জীবিত থাকলে আমি কোনো তো বুঝতে পারছি না প্রাণের কোনো স্পন্দন নেই তরুণদের কোনো তারুণ্যের কোনো প্রকাশ নেই কোনো সারা শব্দ নেই কথা বুঝতে পারছেন নাকি সেটা তো অন্তত আমাকে আগে নিশ্চিত হতে হবে আমার ভাষা আপনাদের ভাষা ভিন্ন হ্যাঁ বাকি আমি সিলেটের ভাষায় বয়ান করছি না আমি বিশুদ্ধ ভাষায় বয়ান করছি তো আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি সমস্যা যদি না হয় একটু প্রাণের প্রকাশ ঘটাবেন যে জীবিত আছেন এটা অন্তত একটু বোঝাতে হবে আশা করা যায় ইনশা আল্লাহ যদি হক কথাকে সমর্থন করেন আল্লাহ তালা এর বিনিময়েও হক কথা সমর্থনে সব দিবেন সুরায় ফাতির বাইশ নম্বর পাড়ার একটা সুরা এই সুরার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ জানান ইন্নামা ইয়াকসাল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর যত বান্দা আছে সকল বান্দার মধ্যে আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করে জ্ঞানীরা কোরআনের প্রথম আয়াত মনে আছে তো পড়ো পড়লে কি হবে জ্ঞানী হবে এ আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে কারা আওয়াজ তো আসছে না আল্লাহকে ভয় করে কারা তার মানে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে একটা মেসেজ দিতে চান অনেকে আয়াতের অর্থ বোঝে না তারা ভাবে আল্লাহকে ভয় করে জ্ঞানীরা তাহলে যারা মূর্খ যাদের এলেম নাই তারা কি সবাই শয়তানকে ভয় করে দুনিয়ার মধ্যে কত আবেদ কত বুজুর্গ এমন আছে যারা আলেম না কিন্তু ভয় করে আল্লাহকে তাহলে কি আয়াতে আমাদেরকে ভুল জানানো হচ্ছে আরে না এই আয়াতের মধ্যে প্রকৃত আলেমের পরিচয় এবং বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরছেন কোরআনের প্রথম আয়াতে যে আদেশ আল্লাহ দিয়েছিলেন ইলম অর্জন করো তো এখন তুমি বাস্তবেই ইলম অর্জন করতে পেরেছো কিনা বাস্তবেই তুমি আলেম হতে পেরেছো কিনা এর একটা পরীক্ষা হওয়া দরকার তো আল্লাহ তালা বৈশিষ্ট্য তুলে ধরছেন যে বান্দা একটু মিলিয়ে দেখো তোমার মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যায় কিনা যারা প্রকৃত আলেম তাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকে আর যারা প্রকৃত আলেম না যারা জ্ঞান পাপি কিছু শব্দ আছে কিন্তু ভেতরে আল্লাহর ভয় নেই তাগুতকে ভয় করে দুনিয়াকে ভয় করে টাকা পয়সাকে ভয় করে নিরাপত্তাকে ভয় করে চেয়ারকে ভয় করে দুনিয়ার অন্য কোনো নেতা নেত্রীকে ভয় করে বান্দা বুঝে নাও সে আলেম পরিচয়ধারী হতে পারে পারে বাস্তবে সে আলেম না তো বলবেন আপনি এক আলেম হয়ে আবার আলেমের বদনাম করার কি দরকার কোরআনে যদি আল্লাহ নিজেই বদনাম করেন রসুল্লাহ হাদিসের মধ্যে যদি নিজেই বদনাম করেন আমাদেরকেও কিছু কিছু বদনাম করতে হয় কেন শুরুর কথা মনে রাখবেন আমাদের মূল আলোচনার বিষয়ে থাকবে ইমান চোর যেহেতু ঢুকেছে সমাজের পরতে পরতে এই চোরদের হাত থেকে ইমান বাঁচাতে হবে তো চোর চিহ্নিত করতে চাইলে অনেকের মুখোশে তুলে ধরতে হবে আর যদি মুখোশটা আমরা খুলতে যাই কারো অন্তরে যদি কষ্ট লাগে তা আল্লাহর জন্যই এই কষ্ট লাগা এই কষ্ট লাগাতেও আমরা কোনো পরোয়া করি না তো বলছিলাম প্রকৃত আলেমের বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করে আমার নবী বলে যান এখন থেকে আর সাড়ে চোদ্দশো বছর আগে এই ফেতনার যুগের কথা রসুলের মুখে থেকে এত আগেই বর্ণিত হয়ে গিয়েছে রসুল বলছেন ইন্না আলা উম্মতি কুল্লু মুনাফিকিন আলিম ইসান আমি আমার পরে আমার এই উম্মতের ব্যাপারে যত জিনিসের ভয় করি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় করি এমন প্রত্যেক মুনাফিককে যেই মুনাফিকদের জিব্বা যাদের মুখ যাদের জবান হলো অনেক জ্ঞানের অধিকারী মানে কি মুখ দিয়ে কথা শুরু করলে জ্ঞানের ফুলঝুরি বের হয় মনে হয় তার চাইতে বড় আলেম দুনিয়াতে আর কেউ নাই কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই অন্তরের মধ্যে তাহতের ভয় তার অন্তরের ভেতরে ইমান না অন্তরের ভেতরে নেফাক সে আখেরাতকে চায় না সে চায় দুনিয়া সে ইসলামী শাসন ব্যবস্থা চায় না সে চায় তাগতে শাসন ব্যবস্থা তো রাসুল বলেন এরকম আলেমকে আমি সবচাইতে বেশি আমার উন্মতের জন্য ক্ষতিকর মনে করি সালাফে সালেহীন থেকে বর্ণিত আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি যে আলেমদের মধ্যে ভালো আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সে যে আলেমদের মধ্যে খারাপ একটা উদাহরণ দেই কিছুটা ক্লিয়ার হবে গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন সবাই যে গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী পর্যন্ত দাবি করেছে এবং শুধু একা নিজেকে নবী দাবি করার মধ্যে সীমাবদ্ধ রাখেনি ফুল প্যাকেজ দিয়ে দিয়েছে আমি নবী আমি মাহদি আমি ঈসা একের ভেতর সব এই গোলাম আহমদ কাদিয়ানি তার মুরিদান তার অনুসারে যারা ছিল তারাও তার জ্ঞানের অনুসরণ করেছে প্রথম দিকে সে ইসলামী ব্যক্তিত্ব হিসাবে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করেছে প্রথম দিনে নিজেকে নবী দাবি করেনি খ্রিস্টানদের সঙ্গে অনেক মুনাজারা করেছে সে ইসলামের পক্ষে দলিল দিয়েছে খ্রিস্টানরা তাদের খ্রিস্টবাদের পক্ষে দলিল দিয়েছে তার দলিল শক্তিশালী হয়েছে খ্রিস্টানরা পরাজিত হয়েছে সকলে তাকে এক বাক্যে মুনাজিরা জামান হিসাবে চিনেছে চেনার পর যখন সমাজের মধ্যে তার একটা মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল একে একে থলের বিড়াল বের হতে লাগলো একটা পর্যায়ে দাবি করতে করতে সে দাবি করে বসলো যে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই যে আমরা কালেমা পড়ি এই কালেমার ব্যাখ্যা সাধারণ মুসলমানরা বোঝে না মির্জা বশির কাদিয়ানিদের মহান নেতা তার বইয়ের মধ্যে লেখে আমাদের কাদিয়ানিদের আলাদা কোনো কালেমার দরকার নাই মোহাম্মদুর রসুল্লাহ এটাই আমাদের কালেমা কিন্তু সাধারণ মুসলমানরা ব্যাখ্যা বোঝেনি আমাদের থেকে ব্যাখ্যা শোনো মোহাম্মদুর ব্যাখ্যা হচ্ছে মোহাম্মদুর জন্ম হয়েছে দুইবার প্রথমবার জন্ম হয়েছে মক্কায় সেই জন্মের দৈর্ঘ্য ব্যাপ্তি এবং বিস্তৃতি ছিল তেরোশো বছর পর্যন্ত দীর্ঘ তেরোশো বছর পার হওয়ার পর পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে সেই একই মোহাম্মদুর রসুল্লাহর পুনরায় জন্ম হয়েছে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানের রূপ ধরে তার মানে কেউ যদি বলে অটোমেটিক তার বলা হয়ে যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রসুল্লাহ তাহলে এই মালাউন ডাইরেক্ট কোরআনের আয়াতকে পরিবর্তন করছে না কালেমা চেঞ্জ করে দিচ্ছে না কিন্তু ইমান চুরি কিভাবে করছে তোদের কালেমা তোদের কাছেই থাকুক তল দিয়ে ব্যাখ্যাটা শুধু পাল্টে দেই কালেমা তো থাকবে শব্দ থাকবে শব্দের অন্তর্নিহিত মর্ম চেঞ্জ হয়ে যাবে পড়বি এক কালেমা কিন্তু ইমান মোহাম্মদের উপর আসবে না ইমান আসবে আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানের উপর এই মালাউন আরো অনেক কাজ করেছে এভাবে যেমন তার একটা কাজ ছিল তার দাবি ছিল আমি গোলাম আহমদ কাদিয়ানি দুনিয়াতে নবী হিসাবে আসার পর সশস্ত্র জিহাদ রহিত হয়ে গিয়েছে তার মানে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই গোটা হিন্দুস্তানের ওলামায় কেরাম তখনকার যুগের আলেমরা শুধু দর্শের আলেম হতেন না ময়দানের আলেম হতেন তারা হতেন ফুরসানুল নাহার সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন আর সারাদিন ময়দানের মধ্যে ঘোড়া নিয়ে দাপিয়ে বেড়াতেন তো সে ফতোয়া জারি করলো আমি দুনিয়াতে নবী হিসাবে আসার পর সশস্ত্র জিহাদ বন্ধ হয়ে গিয়েছে তাহলে কোরআনে যে জিহাদের কথা আছে এর কি হবে সে যদি বলে জিহাদ ইসলামে নাই মুসলমান মানবে না সে বলবে যেই কোরআনে নামাজের ব্যাপারে বিরাশি আয়াত আছে একই কোরআনে জিহাদের ব্যাপারে চারশো চৌরাশির চাইতে বেশি আয়াত আছে তাহলে নামাজ যদি মানি জিহাদও মানতে হবে যেমনিভাবে নামাজ ইসলামের বিধান একইভাবে জিহাদও তো ইসলামের বিধান জিহাদ শব্দ শুনে অনেকের মনে হয় কষ্ট হচ্ছে তাই না যে হুজুর ভেবেছিলাম একটু ভালো কথা বলবে হেদায়তের বয়ান করবে এই তো শুরু করেছে মনে জঙ্গিবাদের বয়ান কি জিহাদ মানে জঙ্গিবাদ কারো ভেতরে এটা আছে যে জিহাদ মানে জঙ্গিবাদ কারো ভেতরে যদি থাকে জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানে জঙ্গিবাদ এই মুহূর্তে তাকে নতুন করে কালেমা পরিমাণ ইমান নবায়ন করা উচিত কারণ এই অবস্থায় যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয় মরণটা কিন্তু ইমানের সঙ্গে হবে না কুফুরের সঙ্গে হবে হাসর কিন্তু নবীর সঙ্গে হবে না আবদুল্লা বিন উবাইদের সঙ্গে হবে তো সে বলল কোরআনে যে জেহাদের আয়াত আছে এটার কি হবে তো সে ব্যাখ্যা দাঁড় করলো আর এই জেহাদ মানে তরবারের জেহাদ না এটা হলো নফসের জেহাদ কলমের জিহাদ সাহিত্যের জিহাদ বিভিন্ন লাইনে দাওয়াতের জিহাদ তো এই জিহাদ অন্য জিহাদ এই জিহাদ তরবারের জিহাদ না কারণ তরবারের জিহাদ দ্বারা মানুষ মরে দাওয়াতের দ্বারা মানুষ ইসলামে আসে তাহলে মারার চাইতে ইসলামে আনাই তো ভালো কত সুন্দর যুক্তি তো বলছিলাম ইমান চোর ঢুকে গিয়েছে সমাজের পরতে পরতে তো মুসলমানদেরকে যদি সরাসরি বলা হয় ইসলাম ছাড়ো কোরআন ছাড়ো আরে কয়জন মুসলমান এমন আছে তাদের ডাকে সারা দেবে আমার বিশ্বাস আপনারা একমত হবেন কিনা জানি না এই যে মদুনাঘাট বাজার শুধু এই বাজার না পুরো চট্টগ্রামের কথাই যদি ধরি যেই মুসলমান একবেলা নামাজও পড়ে না জুমার দিনও মসজিদে আসে না তার কানেও যদি আওয়াজ আসে মসজিদ ভাঙার জন্য কোনো মালাউনের দল এসে হাজির হয়েছে অথবা মসজিদের ভেতর কেউ মূর্তি ঢুকিয়েছে আমার তো মনে হয় যেই লোকটা বেনামাজি সেও আর ঘরে চুপচাপ বসে থাকবে না তো মুসলমানকে যদি বলে কোরআন ছেড়ে দাও কোরআনকে ফেলে দাও তাহলে মুসলমান যদি ইসলাম নাও মানে তারপর কোনোদিন এই ডাকে সাড়া দেবে না তো এখন কি করতে হবে দুই কাজ মুসলমানকে কোরআনের এলেম থেকে সরিয়ে দাও তারা অনেক জ্ঞান শিখবে কিন্তু সেই জ্ঞানের মধ্যে কোরআনের কোনো জ্ঞান থাকবে না আমাদের primary school high school college ইউনিভার্সিটির মধ্যে যেই জ্ঞানগুলো শেখানো হয় যেই জ্ঞান শিখে কেউ কবি হয় সাহিত্যিক হয় বিজ্ঞানী হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কৃষিবিদ হয় চিকিৎসক হয় শিক্ষক হয় কত লাইনের কত জ্ঞান আসে কিন্তু এত বছর ষোলো বছর হোক আর ৩০ বছর হোক এত বছর পড়ালেখা করে কোরআনের কয়টা আয়তের জ্ঞান আছে বলেন দেখি আর কয়ায়তের জ্ঞান আসে তার মানে মুসলমান জ্ঞান অর্জন করুক সমস্যা নেই তাকে কোরআনের জ্ঞান থেকে সরিয়ে দাও সরিয়ে দিলে কি হবে জ্ঞানের ক্ষেত্রে সে দেউলিয়া স্বাভাবিকভাবেই সে অন্যের দিকে মুখাপেক্ষী হয়ে যাবে তো যখন অন্যের দিকে মুখাপেক্ষী হয়ে যাবে তখন কিছু দালালকে দাঁড় করিয়ে দাও টাকা দিয়ে তাদেরকে কিনে নাও সেই দালালদের কাছ থেকে সুবিধা মতো ফতোয়া বের করো এই ফতোয়াগুলো তাদের ভেতরে ঢুকিয়ে দাও তাদের ভেতরে প্রথমে যুক্তি পূজা ঢুকাও প্রত্যেকটা ফতোয়ার পেছনে যুক্তি লাগিয়ে দাও তাহলে তারা দলে দলে এই মডারেটদের পেছনে ছুটবে এই পশ্চিমে স্কলারদের পেছনে ছুটবে ফলাফল তারা ভাববে অনেক ইসলাম মানছি কিন্তু তারা যে ইসলাম মানছে বাস্তবে সেটা ইসলামই না যেমন যেই সময় ব্রিটিশরা এই গোটা এই হিন্দুস্তানকে দখল করে নিয়েছিল উপনিবেশ শাসন শুরু করেছিল তো সেই সময় আমাদের আকাবির শাহ আব্দুল আজিজ মোহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলহি ফতোয়া জারি করলেন এখন থেকে গোটা হিন্দুস্তান দারুল হার্ব যুদ্ধ কবলিত রাষ্ট্র এই ফতোয়া আজকের যুগের না এখন থেকে কয়েকশো বছর আগের কথা এবং এই ফতোয়া যখন জারি করেন তারপর এই অঞ্চলের মধ্যে নতুন করে একদিনের জন্য ইসলাম কায়েম হয়নি তার মানে ফতোয়া এখনো বলবৎ আছে ফতোয়া জারি করলেন গোটা হিন্দুস্তান দারুল হার্ব এখানকার প্রতিটা প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর ফরজে আইন হলো এই যে ব্রিটিশরা যারা তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করে নিয়েছে এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং ওরা যেখান থেকে এসেছে ওদেরকে পিটিয়ে সেখানে ভাগিয়ে দেওয়া যখন তিনি এই ফতোয়া জারি করলেন দলে দলে মানুষ জিহাদের পথে আসতে লাগলো ব্রিটিশদের বিরুদ্ধে চারিদিকে জিহাদি আন্দোলন শুরু হয়ে গেল তারা যখন দেখছে কোনোভাবেই আন্দোলনকে দমানো যাচ্ছে না জনকে মারলে জন তৈরি হয় আরে দুনিয়ার মানুষ ভেবেছিল মোহাম্মদুর রসুল্লাহকে যদি মারতে পারে ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে মারার জন্য কত চেষ্টা করেছে কখনো তার উপর গেরিলা অ্যাটাক করেছে কখনো ঘর ঘেরাও করে নিয়েছে সকালে বের হলে জবাই করে ফেলবে কখনো সেজদায় গেলে পিঠের মধ্যে উঠের ভুড়ি চাপিয়ে দিয়েছে কখনো সকলে মিলে সংঘবদ্ধ হয়ে একাকী অবস্থায় নবীর উপর অ্যাটাক দিয়েছে তিনটা বছর পর্যন্ত জেলখানায় ফেলে রেখেছে কোনো খাবারে সাহায্য করেনি না খেয়ে মরুক কতভাবে মারতে চেয়েছে বদরের ময়দানে চেয়েছে এই নিরস্ত্র বাহিনীকে আজকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাবো কতভাবেই তো মারতে চেয়েছে তারা ভেবেছিল নিজেদের মুখের ফুৎকারে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিবে কিন্তু তারা জানে না যেই প্রদীপ আল্লাহ জ্বালাতে চান দুনিয়ার কোনো তাগতি শক্তি সেই প্রদীপকে কোনোদিনও নিভাতে পারে না যেই সময় আমার নবী দুনিয়া থেকে চলে যান অনেক মানুষ দলে দলে মোরতাদ হতে থাকে তাদের বক্তব্য ছিল মোহাম্মদ শেষ ইসলামও শেষ সেই সময় আবু বকর রদি আল্লাহ আনহু একটা ইমান দীপ্ত ভাষণ দিয়েছিলেন মান কান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদমাত মান কান ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহ হাইয়ুন লা ইয়ামুত যেই লোক মোহাম্মদের পূজা করত সে যেন জেনে রাখে মোহাম্মদ মারা গিয়েছে আর যে আল্লাহর ইবাদত করত তার জেনে রাখা উচিত আল্লাহ চিরঞ্জীব কোনো দিনও তিনি মৃত্যুবরণ করেন না এরপর এই ইসলামের পেছনে ওমরের রক্ত ঝরলো ওসমানের রক্ত ঝরলো আলীর রক্ত ঝরলো হাসানের রক্ত ঝরলো হুসাইনের রক্ত ঝরলো হাজার হাজার সাহাবের রক্ত ঝরলো দুনিয়া ভেবেছিল এখন তো বোধহয় ইসলাম শেষ পরবর্তীতে যখন ইমামগণ আসলেন ইমাম আহলি সুন্না ইমাম আহমদ বিন হাম্বলকে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস নির্মমভাবে নির্যাতন করা হলো দুই টাকার জল্লা দেশে এই মহান ইমামের পিঠের মধ্যে বেত্রাঘাত করল ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহি জেলখানা থেকে তার লাশ বের হলো ইমাম ইবনে তাইমিয়া বছরের পর বছর তাকে জেলখানায় ফেলে রাখলো ইমাম সারাকসি রহমতুল্লাহ আলহি তাকে কূপের ভেতর চাপা দিয়ে রেখে দিল এভাবে দীর্ঘকাল পর্যন্ত নির্যাতন নির্যাতন চলছিল সর্বশেষ শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানী মাল্টা দ্বীপে তাদেরকে নির্বাসন দেওয়া হলো শাইখুল তফসির আহমদ আলী লাহরি রহমতুল্লাহ আলীকে বরফের মধ্যে ফেলে রাখলো নিচেও বরফ উপরে বরফ দিয়ে চাপা দিয়ে রাখলো এভাবে এক একজনকে নির্মমভাবে মারতে থাকলো এমনকি হিন্দুস্তানের অনেকগুলো মহাসড়ক এমন ছিল যেই সড়কের এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি কোনো কোনো আলেমকে এভাবে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে কাউকে আগুনে পুড়িয়ে মেরেছে আর কাউকে তাদের কামানের সামনে রেখে কামানের গোলার আঘাতে দেহকে ক্ষতবিক্ষত করে দিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তারা ভেবেছিল ইসলাম বোধহয় এভাবে শেষ কিন্তু ইসলাম শেষ হয়েছে আরে বলেন না ইসলাম শেষ হয়েছে তো যেই ইসলামের আলো আল্লাহ জ্বালিয়েছেন দুনিয়ার কারো তো শক্তি নেই সেই ইসলামকে নিভিয়ে দেওয়া বাতিল যেই সুরতে আসুক সর্বযুগে বাতিল থাকে কেয়ামত পর্যন্ত থাকবে সর্বশেষ দাজ্জাল হবে সবচেয়ে বড় ফিতনা ভয়াবহ ফিতনা দাজ্জাল যখন মারা যাবে তারপর চারিদিকে সারা দুনিয়ার মধ্যে ইসলামী নিজাম প্রতিষ্ঠিত হবে কিন্তু তার আগ পর্যন্ত একের পর এক ফেতনা চলতেই থাকবে কিন্তু বাতিল যত শক্তিশালী হোক না কেন তার মোকাবেলায় কোনো জামানা এমন হয়নি যেই জামানায় হক আসেনি হকের ধারা বন্ধ হয়ে গিয়েছে বাতিল যখন এসেছিল নমরুদের সুরতে হক এসেছিল ইব্রাহিমের সুরতে বাতিল যখন এসেছিল ফেরাউনের রূপে হক এসেছিল মুসা আলি ইসলামের রূপে বাতিল যখন এসেছিল জাদুঘরের রূপে হক এসেছিল ঈশার রূপে বাতিল যখন এসেছিল শিল্প সাহিত্য কাব্য প্রতিভার শক্তি নিয়ে হক এসেছিল মোহাম্মদুর রসুল্লাহর আসমানি মোজেজার শক্তি নিয়ে তো সর্বযুগে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলতেই থাকবে তো যেই যুগে এসে কিছু মুনাফিক আলেম নামধারী ব্যক্তিও বিভিন্ন ইসলামের অপব্যাখ্যা করে মুসলমানদের ইমান চুরি করে নিয়ে যেতে চাইবে সেই যুগে আল্লাহ তালার কিছু হকপন্থী বান্দাও থাকবে যারা নিজেদের প্রাণের ভয় করবে না যারা নিরাপত্তার আশঙ্কা করবে না যারা টাকার দিকে দেখবে না মাহফিলের দাওয়াতের দিকে তাকাবে না যারা একমাত্র আল্লাহকে সামনে রেখে নির্ভয়ে নির্বিঘ্নে সকল বাধা উপেক্ষা করে কেমন পর্যন্ত হকের দাওয়াত দিয়ে যাবে তো এতটা সময় পর্যন্ত শুধু একটা ভূমিকা তুলে ধরলাম ভূমিকাটা তুলে ধরতে হলো একটা বাস্তবতা সামনে আনার জন্য যেই বাস্তবতা নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না আমাদের সমাজে স্বীকৃত বাতিল নিয়ে আলোচনা হয় দুর্বল বাতিল নিয়ে আলোচনা হয় কিন্তু শক্তিশালী বাতিল নিয়ে আমরা আলোচনা করি না আমরা অনেকের নামের সাথে ব্যবহার করে বাতিলের আতঙ্ক কোন বাতিল আসল তাগতের আতঙ্ক ক্ষমতা ধর তাগতের আতঙ্ক না দুর্বল লিলিপুর সাইজের বাতিলের আতঙ্ক কিন্তু যদি ইমান নিয়ে কবরে যেতে চাই শুধু দুর্বল বাতিলের দিকে তাকালে হবে না শুধু বাতিলের রূপে আসা ফেতনার দিকে তাকালে হবে না হকের রূপে আসা ফেতনার দিকেও তাকাতে হবে কোরআনে আল্লাহ শুধু কাফের মুশরিক নিয়ে আলোচনা করেননি কোরআনে আল্লাহ তালা এর চাইতেও বেশি মুনাফিকদের নিয়ে আলোচনা করেছে যে মুনাফিকদের কপালে লেখা থাকে না তারা মুনাফিক তাদের বাহ্যিক বেশভূষা সব আমাদের মতোই থাকে আরবের মুনাফিকরা পোশাক আশাক এরকমই পরতো তাদেরও সুন্নতি লেবাস ছিল দাড়ি ছিল রসুলের পেছনে দাঁড়িয়ে মদিনার মসজিদে সালাত আদায় করত রমজান আসলে সিয়াম পালন করত হজের সময় হজ করত এমনকি বিভিন্ন জিহাদেও তারা শরিক থাকত কিন্তু তারপর কোরআনে আল্লাহ তালা তাদের ব্যাপারে এত বেশি আলোচনা করেছেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি বলেন কাদাল কোরআন কুল্লাহু মনে হয় পুরো কোরআন বুঝে মুনাফিকদের ব্যাপারে নাজিল হয়েছে তো এতটা ভূমিকা দেওয়ার পর যেই ফেতনা নিয়ে আজকে আলোচনা করব। সেই ফেতনার নামটাও শুরুতে ক্লিয়ার করে দেই তার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদের ফিতনা নাম শুনেছেন সবাই তো বলবেন এত ফেতনা থাকতে এই ফেতনাটাকে কেন বাছাই করলাম বা আমি বাছাই করেছি বললে ভুল হবে কর্তৃপক্ষই আমার বিষয় হিসাবে এটাকে সিলেক্ট করেছে কিন্তু কেন কারণ হলো এখানে আমি যদি হিন্দু ধর্ম যে বাতিল এটা নিয়ে আলোচনা করি খ্রিস্ট ধর্ম বাতিল বৌদ্ধ ধর্ম বাতিল ইসলাম সত্য এটা নিয়ে আলোচনা করি তাহলে সারা হয়তো আপনাদের থেকে আরও বেশি পাওয়া যাবে কিন্তু এগুলো যে বাতিল এটা বোঝার জন্য পিএইচডি করা লাগে না ছোট একটা বাচ্চা যে মক্তবে গিয়ে মাত্র আলিব্বা পরে সেও জানে ইসলাম একমাত্র সত্য ধর্ম আর ইসলাম ছাড়া ধর্মের নামে দুনিয়াতে যা চলে সব অধর্ম আল্লাহ তালা সেগুলোর অনুমোদন দেননি এমনকি আমি যদি এখন শিয়া নিয়ে আলোচনা করি কাদিনিয়ানি নিয়ে আলোচনা করি আপনাদের ঠিক ঠিকের আওয়াজ আরও বেশি আসবে এমনকি এই প্রসঙ্গ বাদ দিয়ে আমি যদি এখন কিছু কেচ্ছা কাহিনী তুলে ধরি আমি যদি এখন নবী জীবনের কিছু দিককে সৌন্দর্যের রহমতের দয়ার দিককে তুলে ধরি মাহফিলের লোক সমাগম আরও বাড়বে এখন তো অনেকের ভেতরে কষ্ট লাগছে কেউ কেউ কষ্ট লাগার কারণে হয়তো বাসার পথ ধরছে যে কলেজটা পড়ার আগে বাসায় যাই অন্যথায় কলেজে যদি পড়ে যায় আবার সমস্যা তখন হয়তো উল্টোটা হতো যারা ঘরে ছিল তারাও চলে আসতো তারপরে এই ফেতনা নিয়ে আলোচনা করা কেন দরকার কারণ খুব ভালো করে মনে রাখবেন ইমান আসার জন্য পুরো ইসলামকে ধারণ করতে হয় ইমান যাওয়ার জন্য সব অস্বীকার করা লাগে না একটা অস্বীকার করলে ইমান চলে যায় যেমন উজু উজু করার জন্য মিনিমাম চারটা অঙ্গের উপর আমল করতে হয় তিনটা ধুইতে হয় একটা মাসে করতে হয় চারটার কম যদি কেউ করে সাড়ে তিনটাও করে পৌনে চারটাও করে উজু হয় না কিন্তু উজু ভাঙার জন্য কয়টা কারণ পাওয়া যেতে হয় দশটা বিশটা নাকি একটা পাওয়া গেলেই চলে একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য কতগুলো অঙ্গ লাগে মাথা থেকে পা পর্যন্ত হিসাব করেন শুধু বাহ্যিক অঙ্গ না ভেতরেও কত কিছু আছে একইভাবে অঙ্গ থাকলেও হয় না শক্তিও থাকা লাগে চোখ আছে দৃষ্টিশক্তি নাই কান আছে শোনার শক্তি নাই পরিপূর্ণ মানুষ না প্রতিবন্ধী তো একটা মানুষ পরিপূর্ণ হওয়ার জন্য কত কিছু লাগে একটা মানুষ মরার জন্য কয়টা অঙ্গ যাওয়া লাগে হাতগুলো খুলে পড়ে যেতে হয় চোখ খুলে আকাশে উড়ে যেতে হয় কিচ্ছু লাগে না ভেতর থেকে প্রাণবায়ুটা বের হয়ে গেলেই শেষ একইভাবে একটা মানুষ মুসলমান হওয়ার জন্য এই পুরো কোরআনকে ধারণ করতে হয় কিন্তু ইমান হারা হওয়ার জন্য পুরো কোরআনকে অস্বীকার করা লাগে না আর বাস্তবতা হলো দুনিয়ার মধ্যে এমন একজন কাফের মুশরিক মুরতাদ নাস্তিক বেইমানও দেখাতে পারবেন না যে পুরো কোরআনকে অস্বীকার করে বলবেন এটা আবার কিভাবে সম্ভব কোরআনের মধ্যে মানুষ যে মরবে এই কথা নাই আরে নাই কত আয়াতে আল্লাহ জানিয়েছেন কুল্লু নফসিং যাই কতুল মাউদ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাই দুনিয়ার মধ্যে পারলে এমন একটা নাস্তিক দেখান যেই নাস্তিক মৃত্যুকে স্বীকার করে না তো যেই লোকটা মৃত্যুকে স্বীকার করে কোরআনের দুই চারটা আয়াতের উপর তো আরও ইমান আছে তো এরকম যদি দেখাই তাহলে একশো দুইশো আয়াত দেখানো যাবে যেগুলো হয়তো নাস্তিকরাও মানে মুরতাদরাও মানে বেইমানরাও মানে তাই বলে তারা মুসলমান নাকি ইসলামেরকে ভাগ করা যায় সে এক পার্সেন্ট মুসলিম অমুক ফিফটি পার্সেন্ট মুসলিম অমুক হলো পঁচাত্তর শতাংশ মুসলিম আর আমি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট মুসলিম এরকম ভাগ করা যায় মুসলিম হলে মুসলিম আর যদি একটা লাইন অপূর্ণ থাকে তাহলে আর মুসলিম থাকে না সে কাফের হয় মুশরিক হয় বেইমান হয় মুরতাদ হয় তো এই যে ধর্ম নিরপেক্ষতাবাদ যদি এটাকে আমরা না চিনি এই একটা বিশ্বাসই যদি আমি পোষণ করি আর এই বিশ্বাসটা যদি ইসলাম সম্মত হয় তাহলে ঠিক আছে যদি না হয় আমার পরিণতি কি হবে যখন আমার মরণটা হবে ইমানের সঙ্গে মরণ হবে মরার সময় যদি কালেমা জপতে জপতেও মরি জান্নাতে যাব কেন কারণ কালেমা ভেতরে ঢোকার জন্য শর্ত হলো অন্তর থেকে কুফুর বের করতে হবে এই যে আমার সামনে গ্লাস রাখা এই গ্লাসের ভেতর আপনি আমাকে পানি দিতে চান যেই পানি আমি পান করব। জরুরি হলো আগে গ্লাসটাকে পবিত্র করেন যদি গ্লাসের মধ্যে এক ফোঁটা নাপাকও থাকে আপনি যত খাঁটি পানি ঢালেন মিনারেল ওয়াটার কিনে এনেও যদি ঢালেন এই গ্লাসের পানি পাক হবে নাকি নাপাক আরে আপনি বলবেন কেন এখানে ভালো পানি হলো এক হাজার ফোটা নাপাক হলো এক ফোটা এক ফোটা নাপাকের কারণেই পুরোটা নাপাক হবে ইসলাম বলবে হা এই এক ফোটা নাপাকের কারণেই পুরোটা নাপাক হবে পাক হওয়ার জন্য শর্ত ছিল প্রথমে অপবিত্রকে দূর করতে হবে তো লাইলাহ লাইলাহ হয়তো আমি খুব জপি লাইলাহ জিকির করতে করতে হয়তো মুখে ফেনা তুলে ফেলি কিন্তু এই যে অন্তরে মাত্র একটা কুফুর একটা শিরিক যদি থাকে লা জপতে জপতে বাসের আগায় উঠে গেলেও আর ইমান আসবে না কারণ ইমান আসার জন্য আগে এটাকে পবিত্র করতে হবে যদি পবিত্র না করে যতই ঢালবেন আপনি ঢালবেন পাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে না পাক তো ধর্মনিরপেক্ষতাবাদ সম্পর্কে জানা দরকার আছে কি না তো ধর্মনিরপেক্ষতাবাদ কাকে বলে ইংলিশে বললে সেকুলারিজম সেকুলারিজমের অর্থ এক এক ভাষায় এক এক রকম করে সব ভাষায় কৌশলের আশ্রয় নেয় আরবিতে সেকুলারিজমের শব্দ প্রতিশব্দ হিসাবে তারা নিয়েছে ইলমানিয়া ইলমানিয়া শব্দ এসেছে এলেম থেকে ইলমানি হলো সায়েন্স বিজ্ঞান তার মানে সেকুলারিজম ইলমানিয়া শুনলে মনে হয় এটা বিজ্ঞান প্রসূত একটা মতবাদ তার মানে কত সুন্দর যে এর পেছনে বিজ্ঞানের থিওরি আছে বাংলায় বলে ধর্ম নিরপেক্ষতাবাদ অথচ শাব্দিক বিবেচনায় অনুবাদ হওয়া দরকার ছিল ধর্মহীনতা কেন আপনি অক্সফোর্ড ডিকশনারি খুলে দেখেন ইংলিশ টু উর্দুও যদি খুলেন দেখবেন এই সেকুলারিজমের অনুবাদ তারা করেছে লা দিনিয়া লা মাঝাবিয়া তার মানে দিন নাই ধর্মহীনতা কোনো ধর্মই নাই কিন্তু উইকিপিডিয়া ঘাটতে গিয়ে আবার দেখলাম সেকুলারিজম এর ব্যাখ্যা করেছে অ্যান্টি ইসলাম অ্যান্টি রিলিজিয়ন না মানে সকল ধর্মের অ্যান্টি এটা বলেনি বলছে কোন ধর্মের অ্যান্টি কারণ তারা খুব ভালো করে জানে দুনিয়াতে ধর্ম তো একটাই সকল নবীর ধর্ম কি ছিল আদম আলাইহ সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সব যুগে সকল নবীর ধর্ম ছিল ইসলাম কোন যুগে ধর্ম পরিবর্তন হয়নি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই এই ইসলাম তো এই যে ধর্ম নিরপেক্ষতাবাদটা কি কেন আসলো এটা আমাদের খুব ভালো করে জানা দরকার জানার পরে যদি দেখি কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে প্রয়োজনে যারা এতদিন ধর্ম নিরপেক্ষতার উপর ইমান আনেননি আজকে এখান থেকে ইমান এনে তারপর উঠবেন কারণ কোরআন সম্মত জিনিস যদি হয় ইমান কেন আনবেন না আর যদি হয় অ্যান্টি কোরআন তাহলে ইমান যাদের ছিল তাদের ইমান ছেড়ে তবা করে এখান থেকে ওঠা দরকার এই দুই নৌকার বাইরে তৃতীয় নৌকা তো আর নাই হয়তো পক্ষে অথবা বিপক্ষে আপনি বলবেন পক্ষেও না বিপক্ষেও না আমি নিরপেক্ষ হক এবং বাতিলের মধ্যে কোনো নিরপেক্ষ হয় না মুসলমান আর কাফের মধ্যে কোনো নিরপেক্ষ চলে না নারী আর পুরুষের মধ্যে কেউ যদি বলে আমি নিরপেক্ষ সে কি হবে হিজরাও তো আসলে হিজরা না হিজরার বিধান ফিখের কিতাব খুলে দেখেন হয়তো তাকে নারী বানায় নয়তো পুরুষ বানায় যেটাকে কোনোটা বানানো যায় না সেটা আল্লাহর এলেমে হয়তো নারী অথবা পুরুষ এর বাইরে কিছু নাই তো নিরপেক্ষতার ইতিহাসটা প্রথমে দেখি নিরপেক্ষতা আমাদের দেশ থেকে আবিষ্কার হয়নি এসেছে পশ্চিমা বিশ্ব থেকে আর আমরা বাংলাদেশি যারা আছি আমাদের রক্তের সঙ্গে একটা গোলামের মানসিকতা আছে শুনতে কষ্ট লাগার কারণে আমিও তো এই দেশেরই সন্তান সেই হিসাবে এই কথাটা এই গালিটা আমার উপরও এসে পড়বে আমাদের রক্তের সঙ্গে একটা গোলামি আছে অন্য দেশে যেটা রিজেক্টেড হয়ে যায় বাদ পড়ে যায় সেটাকেও আমরা খুব বরকতের সঙ্গে আঁকড়ে ধরি দু একটা উদাহরণ দেই উনিশশো সাল আমাদের চেতনার বছর যেই বছর আমরা পিটিয়ে আমাদের ভারতের বন্ধুরাষ্ট্র ভারতের সাহায্য নিয়ে পাক হানাদার বাহিনীকে দেশ ছাড়া করেছি কিন্তু দেখা যায় উনিশশো সালে তারা মুসলিম পারিবারিক আইন নাম শুনেছেন সবাই যেই মুসলিম পারিবারিক আইন প্রণীত হয়েছিল নাইনটিন সিক্সটি টুতে তার মানে স্বাধীনতার আর নয় বছর আগে এই দুই হাজার বিশে এসেও সেই মুসলিম পারিবারিক আইন এখনো চলে আর ব্রিটিশ আইন মানে আরো দেড়শো বছর আগের কথা ব্রিটিশ আইনে যে কত কিছু চলে সেটা ইতিহাস টানলে মনে হয় লজ্জাস্থান পুরোই খুলে যাবে কিছু বাকি থাকবে না তো ব্রিটিশের হাত থেকে দেশ স্বাধীন করেছে আরো বহু আগে এখনো ব্রিটিশের আইন নিয়ে ব্রিটিশের শব্দ নিয়ে ব্রিটিশের ট্রেনিং নিয়ে আমরা চলি পাকিস্তানি হানাদারদেরকে বিদায় করেছে একাত্তরে তাদের শুধু মুসলিম পারিবারিক আইন না আরও বহু কিছু নিয়ে আমরা এখনো চেতনা বিলন বিলন করে যাই তো একইভাবে পশ্চিমা বিশ্বের যত তন্ত্রমন্ত্র আছে চোখ বন্ধ করে আমরা গ্রহণ করে নিই যেমন একটা উদাহরণ দিই এখানে যারা আছেন হয়তো কেউ কেউ এমনও থাকতে পারেন যারা মুক্তিযোদ্ধা অথবা নিজে যোদ্ধা না হলেও সেই সময়ে ছিলেন অন্যান্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা হয়েছে আমি আমার জীবনে কয়েকশো মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলেছি এমন একজন মুক্তিযোদ্ধাও পাইনি যে বলেছে আমরা যুদ্ধ করেছি ধর্ম নিরপেক্ষতার জন্য বরং সকলের কথা ছিল এই পাক হানাদাররা আমাদের স্বাধীনতা দেয়নি আমাদের অধিকার আমাদেরকে দিতে চায়নি অধিকার বঞ্চিত করেছে জুলুম করেছে শাসনের ছড়ি ঘুরিয়েছে যার কারণে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ তো সবার মুখে আমি ভাষা ভিন্ন মূল বক্তব্য এক এই কথাই পেয়েছি একাত্তরের লড়াই ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই কিন্তু একাত্তর শেষ এক বছর পর উনিশশো বাহাত্তর হঠাৎ করে মুক্তিযোদ্ধারা একদিন জানতে পারলো তাদের যুদ্ধ হয়েছিল চার লক্ষকে সামনে রেখে এর মধ্যে একটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ আমাদের দেশে এখন যারা মুক্তিযোদ্ধা আছে যদি কখনো তাদেরকে দেখেন আমার মনে হয় অধিকাংশকেই দেখবেন যারা দাঁড়িয়েওয়ালা বিশ্বাস হয় কি না অনেকে পাঞ্জাবি পায়জামা পরে তো যেই লোকগুলো দাঁড়িয়েওয়ালা যেই লোকগুলো পাঞ্জাবি পায়জামা পরে আপনার কি মনে হয় আর নিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছে এমন কি সেই সময়ে তো কোনো কোনো আলেম এটাকে জিহাদ বলে ফতোয়া দিয়েছিল হ্যাঁ এটার মাসালা কি আলাদা বিষয় তারা ফতোয়া জারি করেছিল এটা হচ্ছে জিহাদ তো জিহাদ কি সেটাকে বলা হয় যেটা নিরপেক্ষতাবাদের জন্য হয় তাহলে ধর্ম নিরপেক্ষতাবাদ আসলো থেকে এটা এসেছে সেই পশ্চিমা বিশ্ব থেকে পশ্চিমা বিশ্বে সেই সময় ইসলাম ছিল না এখনও তো অধিকাংশ রাষ্ট্রে ইসলাম নেই সেখানে বেশিরভাগ হলো খ্রিস্ট ধর্ম চলে খ্রিস্ট ধর্ম আপনার কি মনে হয় বর্তমান কালের যে খ্রিস্ট ধর্ম সেটা আল্লাহ নাজিল করা ধর্ম আল্লাহ নাজিল করা ধর্ম কোনটা যারা বলছে ইসলাম তারা বিশ্বাস করে ইসলাম যারা চুপচাপ আছে তারা মনে করে খ্রিস্ট ধর্ম আল্লাহ নাজিল করো ধর্ম তা আল্লাহ নাজিল করো ধর্ম কোনটা ইসলাম ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে যেহেতু আল্লাহ নাজিল করেনি সুতরাং এগুলোর মধ্যে কোনোদিনও পরিপূর্ণতা পাওয়া সম্ভব না ইসলাম দুনিয়াতে আমার নবীর দ্বারা এসেছে এখন থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এত বছর যাওয়ার পরও ইসলাম পুরনো হয়ে যায়নি সেকেলে হয়ে যায়নি ইসলামের মধ্যে জং ধরেনি বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এই শিল্প বিপ্লবের পর দুনিয়া যতটা উৎকর্ষে গিয়ে পৌঁছেছে এই উন্নতির যুগেও আপনি এমন একটা সেক্টর এমন একটা ক্ষেত্র দেখাতে পারবেন না যেই ক্ষেত্রে ইসলামের কোনো ফতোয়া খুঁজে পাওয়া যাবে না একেবারে পুঁজিবাদ ব্যাংকিং শেয়ার বাজার থেকে শুরু করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যত কিছুর কথাই বলেন এমন একটা বিষয় দেখাতে পারবেন না যেই ক্ষেত্রে সরাসরি কোরআন সুন্না ইজুমা কিয়াস থেকে আপনাকে ফতোয়া দেখানো যাবে না বিশ্বাস হয় না সমস্যা এক বস্তা সমস্যা নিয়ে ভালো কোনো মুফতির কাছে যান তাকে বলবেন মন গড়া ফতোয়া দিবেন না কোরআন হাদিসের দলিল দিয়ে ফতোয়া দিতে হবে দেখবেন একে একে সবগুলোর জবাবে দিয়ে দিয়েছে এটা কেন সম্ভব হলো আমার নবী ইসলাম বানিয়েছেন এজন্য নাউজুবিল্লাহ ইসলাম তো আমার নবী বানাননি ইসলাম দিয়েছেন কে আরে বলেন না ইসলাম দিয়েছেন কে ইসলাম দিয়েছেন আল্লাহ আমার আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নাই আমার কাছে একশো বছর সামনে যেটা সেটা হলো ভবিষ্যৎ আমি জানি না এখন থেকে দুই বছর পর কি হবে সেটাই তো জানি না যারা আমাদের বন্ধু রাষ্ট্র ওরাই দুদিন পর লাথি মারবে কিনা তাও তো জানি না যেই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে গর্ব করি দুই দিন পর লাথি খেয়ে সেই রোহিঙ্গাদের দেশেই আশ্রয় নিতে হবে কিনা জানি না দুনিয়ার মধ্যে আরাকান কাশ্মীরের যে পরিণতি আমাদেরও সেই পরিণতি হবে কিনা জানি না কিন্তু আমার আল্লাহ তো সবই জানি কি বিশ্বাস হয় না যে আল্লাহ সব জানে তো যেহেতু আল্লাহ সব জানেন সুতরাং আল্লাহ ইসলামকে দিয়েছেন কেয়ামত পর্যন্ত সময়ের জন্য সুতরাং এই ইসলামের মধ্যে কেয়ামত পর্যন্ত সময়ের সমাধান সকল সমস্যার সমাধান থাকবে কিন্তু দুনিয়ার অন্যান্য ধর্মগুলো যেহেতু আল্লাহ দেননি খ্রিস্ট ধর্মের নামে যা চলে অর্থাৎ ঈসা আলী ইসলাম জানিয়ে এসেছিলেন যদিও একসময় সেটা আল্লাহ নাজিল করেছিলেন কিন্তু আল্লাহ সেটাকে কেয়ামত পর্যন্ত সময়ের জন্য নাজিল করেননি বিশেষ এলাকার জন্য বিশেষ সময়ের জন্য আল্লাহ দিয়েছেন সময় শেষ এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে আমার নবী এসেছে আগের সকল নবীর দিন তাদের দিনগুলো তাদের বিধান তাদের কিতাব রহিত হয়ে গেছে আল্লাহ তাওরা তো হেফাজত করেননি জবুরও হেফাজত করেননি ইঞ্জিলও হেফাজত করেননি কারণ আল্লাহ কেয়ামত পর্যন্ত সময়ের জন্য জন্য সেগুলো দেননি পক্ষান্তরে আল্লাহ কোরআন দিয়েছেন কামত পর্যন্ত সময়ের জন্য এজন্য কোরআনকে হেফাজত করেছেন যেহেতু সেই ধর্মগুলো আল্লাহর নাজিল করা ছিল না বা যেগুলো ছিল সেগুলো বিশেষ সময়ের জন্য ছিল এরপর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে তো যখন দুনিয়ার মধ্যে ফ্রান্সে শিল্প বিপ্লব হলো দুনিয়া অনেক ক্ষেত্রে উন্নত হতে লাগলো বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে তারা অনেক উৎকর্ষে গিয়ে পৌঁছলো নিত্য নতুন অনেক সমস্যা দেখা দিতে লাগলো এই সমস্যা সমাধান তো সেই ধর্মে পাওয়া যাচ্ছিল না তো এখন কি করবে সমস্যা তো অনেক সমাধান তো ধর্মে নাই তো মানুষ বিজ্ঞানীরা এক একটা জিনিস আবিষ্কার করছিল গেলিলিও নাম শুনেছেন টেলিস্কোপ আবিষ্কার করেছে এই টেলিস্কোপ আবিষ্কার করার কারণে তার উপর নির্মম নির্যাতন চলে এসেছে কারণ সেই যুগে পুরো নিয়ন্ত্রণটা রেখেছিল চার্চ চার্চ বুঝেন খ্রিস্টানদের গির্জা পোপের হাতে গির্জার হাতে ছিল নিয়ন্ত্রণ তাদের ধর্ম ছিল তাদের মন গড়া তারা সন্ন্যাসবাদকে ধর্ম বানিয়ে নিয়েছিল বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদ সংসার ত্যাগ এগুলো আল্লাহ তালা নাজিল করেননি কোরআনে আল্লাহ জানিয়েছেন আলাইহিম তারা যে সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ সংসার ত্যাগ আবিষ্কার করেছে এগুলো আল্লাহ নাজিল করেননি আল্লাহ তাদের উপর অবধারিত করেননি তো তারা ধর্ম মানে বস্তু সব বাদ দিয়ে জঙ্গলে চলে যাও সব বাদ দিয়ে চার্চে পড়ে থাকো বিয়ে শাদিরও দরকার নাই কোনো কিছুর দরকার নাই বসে বসে খালি জিকির করো তো এখন বিজ্ঞানীরা যখন নতুন নতুন জিনিস আবিষ্কার করতে লাগলো চার্চের পক্ষ থেকে তাদের উপর নির্যাতন হতে লাগলো কাউকে ধর্মত্যাগী নাস্তিক জিন্দিক ফতোয়া দিয়ে পুড়িয়ে মেরেছে কাউকে শুলে চড়িয়েছে কাউকে নির্যাতন করেছে অনেক বড় বড় বিজ্ঞানীকেও তারা হত্যা করেছে কিন্তু বিজ্ঞানের যে যাত্রা শুরু হয়েছে সেটা তো থেমে থাকার ছিল না আর পৃথিবী যখন উন্নতির দিকে অগ্রসর হয় তখন চাইলেই সেটাকে পেছনের দিকে ঠেলে দেওয়া যায় না তো যখন দেখলো যে চার্চের সঙ্গে রাষ্ট্রের একটা সংঘাত দেখা দিচ্ছে রাষ্ট্র যদি গির্জার কথা অনুযায়ী চলে রাষ্ট্র উন্নত হতে পারবে না একশো বছর পিছিয়ে থাকতে হবে যদি উন্নত হতে চায় গির্জাকে বাদ দিতে হবে একদিক দ্বিতীয় দিক হলো গির্জার নেতৃত্বে যারা ছিল যেই পোপগুলো ছিল যে ফাদাররা ছিল তারা তাগুতের সঙ্গে মানে তাদের দৃষ্টিতে তাগুত যারা ক্ষমতাধর শাসক যারা তাদের সঙ্গে বিভিন্ন আর্থিক দালালি করে তাদের গোলাম হয়ে গিয়েছিল একই অপরাধ যদি শাসক করত তার ব্যাপারে এক ফয়সালা দিত যদি গরিব করত আরেক ফয়সালা দিত কি আমাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় না মন খারাপ করবেন না হয় কি না অনেক সময় যে বিভিন্ন দেশের মধ্যে দেখা যায় যারা ক্ষমতাধর থাকে তাদের ছেলেপেলেরা কিছু করলে মাফ শত অপরাধ মাফ আর নিরীহ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তার হাতে এসে হ্যান্ডকাপ লাগানো হয় যে ভাই আমি কি করেছি কিচ্ছু করা লাগবে না তুই জঙ্গি আমি তো জঙ্গিবাদ শব্দের অর্থই জানি না জানা লাগবে না বলেছে তুই জঙ্গি তাই তুই জঙ্গি তুই কেন ক্ষমতাধর হতে পারলি না তোর কেন মামার জোর নাই খালুর জোর নাই তোর কেন টাকা পয়সা নাই এই অপরাধে তুই জঙ্গি যেই দেশের মধ্যে এক একজন বড় বড় বিদগ্ধ আলেমরাও বছরের পর বছর ধরে বিনা অপরাধে গুমের শিকার এমনকি নির্বিচারে কারাগারে তাদেরকে ফেলে রাখা হয় আর তা নিয়ে অন্য আরো দশজন সাধারণ মানুষ তো দূরের কথা অন্যান্য বিজ্ঞ আলেমরাও কোনো প্রতিবাদ করে না সেই সমাজে এটা অস্বাভাবিক কিছু না এমনকি কয়জন মানুষ এটা জানে যে কয়জন আলেমকে এভাবে নির্বিচারে বিনা বিচারে কোনো অপরাধ ছাড়া এভাবে বিনা অপরাধে ফেলে রাখা হয়েছে বছরের পর বছর তাদের যোগ্যতা তাদের প্রতিভা সেখানে নষ্ট হচ্ছে কয়টা মানুষ খবর রাখে আর যাদের ডাকে তাদের এই পরিণতি হয়েছিল যাদেরকে এতদিন তারা মুরব্বী মেনেছিল অনুসরণ করেছিল সেই মানুষগুলো কতটুকু খোঁজ রাখার গরজ অনুভব করেছে হ্যাঁ কথা তো একটা আছে আবু হানিফা জেল খাটতে পারলে তারা কেন পারবে না রাসুল যদি তিন বছর জেল খাটতে পারে ওরাও খাটুক রাসুলের সুন্নত জিন্দা হলো তো এটা তো একদিকের সুন্নত জিন্দা হলো আমার দায়িত্ব কি ছিল তা আমি কতটুকু দেখলাম তো বলছিলাম তো সেই সময় চার্চ শাসকের দালালি করতো সরকারের দালালি করত। তো যখন অন্যান্য বিজ্ঞানীরা এবং বিজ্ঞান মনস্করা দেখলো এই চার্চের যদি আমরা অনুসরণ করি আমাদের কিছু পাওয়ার নাই যা পাওয়ার উপরওয়ালারা পাবে আর আমাদেরকে শুধু আর পিছিয়ে রাখবে সেকেলে বানিয়ে রাখবে তখন একটা পর্যায়ে ধীরে ধীরে এই চার্চের বিরুদ্ধেই বিদ্রোহ উঠল ওঠার পর দাবি উঠল ধর্ম থাকবে গির্জায় আর রাষ্ট্র চলবে আলাদা রাষ্ট্রের উপর গির্জার হস্তক্ষেপ চলবে না আর গির্জার উপর রাষ্ট্রের হস্তক্ষেপ চলবে না দুটো আলাদা তো এই যে মূলনীতি আবিষ্কার হলো এটাকেই বলা হয় সেকুলারিজম খ্রিস্ট ধর্মের সঙ্গে এটা পুরোপুরি সাংঘর্ষিক না কারণ খ্রিস্ট ধর্মের একটা মূলনীতি আছে শাসকের অধিকার শাসককে দাও আর আল্লাহর অধিকার আল্লাহকে দাও আমাদের সমাজে ধর্মনিরপেক্ষতা বা ছড়িয়ে পড়ার একটা কুফল হলো এই যে মাহফিলগুলোতেও বলে দেওয়া হয় হুজুর আসমানের উপরের কথা বলবেন জমিনের নিচের কথা বলবেন মাঝখানের কথাগুলো বলবেন না কেন তার মানে আমরা কোরআনকে আসমানের উপরে পাঠিয়ে দিয়েছি জমিনের নিচে গেড়ে দিয়েছি মাঝখানের জায়গাগুলো আমাদের হাতে রেখেছি দশে মিলে করি কাজ হারি যেতে নাহিলাজ কিছু কাজ আল্লাহ করুক আল্লাহওয়ালারা করুক আর কিছু কাজ শয়তান করুক আর আমরা শয়তানওয়ালারা করি তাদের বক্তব্য ইসলাম থাকবে মসজিদে ইসলাম থাকবে মাদ্রাসা ইসলাম থাকবে ওয়াজ মাহফিলে আর আমরা চলবো আমাদের মতো নিজেরা আইন বানাবো বিধান বানাবো সংবিধান প্রস্তুত করব যা ইচ্ছা তা করব কোরআনের সঙ্গে মিললে ভালো না মিললে কোরআনকে লাথি মারো মুখ দিয়ে তারা বলে না বাস্তবতা এটা আপনি খুলে দেখাবেন এই যে দেখো কোরআনের অমুক আয়াতের সঙ্গে তোমার এই বিধান সাংঘর্ষিক তারা বলবে মানি না সে কোরআনের অপব্যাখ্যা করছে জিজ্ঞেস করবেন আচ্ছা এটা অপব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কোনটা সঠিক ব্যাখ্যা তো আর কোনোটা না তুমি কেন তুলে ধরলে জন্যই তুমি অপরাধী আমি মাঝে মাঝে একটা কথা বলি কোরআনের ভাষা আরবি এটা বলা যায় আমাদের উপর আল্লাহর একটা অনুগ্রহ বলবেন কেন এই যে রমজান মাসে হাফিজ সাহেবরা পুরো কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করার পর সুন্দর করে তারাবি শেষ করার পর ৩০ দিন সাতাশ দিন ২০ দিন পিঠের চামড়াটা নিয়ে যে ঘরে ফেরত যেতে পারে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ কোরআনের ভাষা আরবি হয়েছে বিধাই এটা পেরেছে কোরআনের ভাষা যদি বাংলা হতো বা আমাদের ভাষা যদি আরবি হতো খুব কম হাফিজ সাহেব পিঠের চামড়া নিয়ে ঘরে ফিরতে পারতো মাঝে মাঝে দেখবেন ইউটিউব শরীফের মধ্যে দেখা যায় মাহফিলের মধ্যে বক্তার সঙ্গে পাশ থেকে মারপিট লেগে যায় কেন বক্তা বলে যদি কোরআনের কথাও বলে পাশ থেকে বলে এই সব ব্যাপারে নাক গলাবেন না কেন গলাবো না কোরআনে কে এটা বলেনি বলেছে এটা এই ক্ষেত্রে আল্লাহকে আমরা অধিকার দেইনি এই অধিকার নিজেদের হাতে রেখেছি তো সেকুলারিজমের মূল কথাই হলো ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করতে হবে রাষ্ট্র শিক্ষা এবং অন্যান্য মৌলিক ক্ষেত্রগুলোতে ধর্মের হস্তক্ষেপ থাকবে না তাহলে ধর্ম থাকবে কোথায় ধর্ম থাকবে ব্যক্তি জীবনে ধর্ম থাকবে বিয়ে সাজিতে ধর্ম থাকবে বিভিন্ন উৎসব অর্চনায় কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি এই সমস্ত ক্ষেত্রে কোরআন চলবে না চলতে পারে না তো এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদের মূল কথা কোরআনে আল্লাহ বলে আরে বান্দা তুই যদি এই ভণ্ডামি শুরু করো যে কোরআনের কিছু মানবি আর কিছু মানবি না তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ সুরায় বাকারা আয়াত নম্বর 85 আল্লাহ বলেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো যদি অবস্থা এরকম হয় ফামা জাযাউ তোমাদের মধ্যে যেই লোকে এই কাজ করবে হুজুর হোক আর খেজুর হোক অলি হোক আর বদমাশ হোক আলেম হোক আর জাহেল হোক সাদা হোক আর কালো হোক শহুরে হোক গ্রাম্য হোক দেশি হোক বিদেশি হোক তার শাস্তি দুটো দুনিয়াতে সে হবে লাঞ্ছ লাঞ্ছিত আর কেয়ামতের দিন তাকে ভয়াবহ আজাবের দিকে ঠেলে দেওয়া হবে তো যেই লোক ধর্ম নিরপেক্ষতাবাদ মানে সে কি পুরো কোরআন মানে না আংশিক মানে কোরআনে আল্লাহ বলেন হে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে কিছু ধরবে কিছু ছাড়বে এই অধিকার তোমাদেরকে দেওয়া হয়নি কেউ আবার আছে ডাইরেক্ট তো বলতে পারে না কিছু ধরলাম কিছু ছাড়লাম তারা বলে আমরা মক্কি যুগের মুসলমান মক্কি যুগে ইসলামের অনেক বিধান ছিল না যেমন জিহাদ মক্কি যুগে ছিল না ইসলামী খেলাফত মক্কি যুগে ছিল না আরও অনেক কিছু মক্কি যুগে যেহেতু ছিল না মক্কি যুগে কি ছিল দাওয়াত ছিল মক্কি যুগে কিছু বিশেষ নামাজ ছিল ফরজ পাচক্ত নামাজ বাদে তারা বলে আমরা মক্কি যুগের মুসলমান যেহেতু আমরা দুর্বল ভবিষ্যতে কখনো ইসলাম কায়েম হলে আমরা হব মাদানী যুগের মুসলমান তো যেই লোক এই কথা বলবে উদাহরণস্বরূপ নামাজ ফরজ হওয়ার পর কেউ যদি বলে হে রাসুল আমি এখন এক বছর পিছনে রয়ে গেছি নামাজ এক বছর পরে পড়ব এখনো মক্কি যুগে রয়ে গেছি সেই লোকের ইমান থাকবে ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর কারো জন্য সুযোগ আছে অতীতে ফিরে যাওয়ার যে আমি মদিনার মুসলমান না মক্কার মুসলমান বা আমি মোহাম্মদুর রসুল্লাহর ইসলামের মুসলমান না আমি ইসা আলী ইসলামের আনিত ইসলামের মুসলমান এই কথা বলার সুযোগ আছে তাহলে ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন বিধান জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানতে হবে লা ইলাহা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করি না আমাদের মাহবুদ একমাত্র আল্লাহ শুধু ব্যক্তি জীবনে একমাত্র আল্লাহ মাহবুদ ব্যক্তি জীবনেও আল্লাহ পারিবারিক জীবনেও আল্লাহ সামাজিক জীবনেও আল্লাহ রাষ্ট্রীয় ক্ষেত্রেও আল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও আল্লাহ কেউ যদি বলে ব্যক্তি জীবনে আল্লাহ মানি কিন্তু যেহেতু সেকুলারিজমের উপর ইমান এনেছি রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহ মানি না লাইলাহা ইল্লাল্লাহ আমরা বলতে চাই না আমরা এখন থেকে বলবো লাইলাহা ইল্লাল হুকুমা আমাদের সরকার আমাদের প্রকৃতি আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের চিন্তা আমাদের চেতনা অথবা পশ্চিমাদের বস্তাপচা মূলনীতি আমাদের উপাস্য আমাদের মাহবুদ সেই লোকের ইমান থাকবে কিন্তু দুঃখের বিষয় আজকাল কিছু কিছু নামধারী আলেম এই মিশন নিয়ে নেমেছে এক একজন এক এক মিশন যে মুসলমানদের মধ্যে এই সকল কুফরি মতবাদ ঢুকাতে হবে এমনি তো আমরা ইসলাম চিনি না কয়জন মানুষ ইসলাম চিনি কয়জন কোরআন পড়েছে কয়টা মানুষ আরে যেই কোরআন পড়ে দলে দলে মানুষ আজকাল মুসলমান হচ্ছে ইউরোপ আমেরিকায় প্রতিদিন দেখা যায় কয়েকশো মানুষ ইসলামের সুশীতল ছায়া আসছে একই কোরআন পড়তে বাংলাদেশের মুসলমানরা ভয় পায় কোরআন পড়লে আবার গোমরা হয়ে যায় যদি কোরআন পড়া যাবে না যা বলবে অন্ধের মতো খাবো বাপদাদার অন্ধ অনুকরণ করবো কোরআন আমাদের জন্য না তো মানুষ কোরআন থেকে সরে গিয়েছে এখন তাদেরকে যা গিলানো হয় তাই খেতে থাকে আপনাদের নিকটে নাম বলার দরকার নেই কিছুদিন আগে একবার ঠিক তার এক বছর আগে একবার একই বয়ান দেওয়া হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদী ইসলামী মতবাদ আর ধর্মহীনতা এটা কুফরি মতবাদ দুটোকে আলাদা করছে ধর্ম নিরপেক্ষতা আলাদা ধর্মহীনতা আলাদা তার মানে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে রাষ্ট্র ইসলামের পক্ষেও থাকবে না অন্য ধর্মের পক্ষেও থাকবে না এটাই ইসলামী মতবাদ অথচ জীবনের সব ক্ষেত্রে ইসলামের পক্ষে থাকতে হবে দুনিয়ার মধ্যে অন্যান্য ধর্মের লোকদেরকে ইসলাম বলেনি সবাইকে ধরে ধরে জবাই করো বলেনি কিন্তু ইসলাম বলেছে হয়তো মুসলিম হও অথবা মুসা আলিম হও মুসলিম মানে ইসলাম গ্রহণকারী হয়তো নিজে ইসলাম গ্রহণ করো যদি তোমার ইসলাম গ্রহণ না করো এখন যে কোনো কারণে তাহলে তুমি ইসলামের সামনে নতি স্বীকার করো আর নতি স্বীকারের সাক্ষ্যস্বরূপ প্রতি বছর বিশেষ পরিমাণ কর দাও তার মানে রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকবে বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে অর্থনৈতিক ব্যবস্থায় ইসলাম থাকবে সামরিক ব্যবস্থায় ইসলাম থাকবে সব ক্ষেত্রে ইসলাম থাকবে তুমি শুধুমাত্র তোমার ব্যক্তি জীবনের ক্ষেত্রে তোমার ধর্ম মেনে চলো রাষ্ট্রীয় ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেটাকে বাস্তবায়ন করতে পারবে না বিচার যদি প্রয়োজন হয় ইসলাম অনুযায়ী তোমাকে বিচার নিতে হবে রাসুল মদিনায় যাওয়ার পর মদিনা সনদ নাম শুনেছেন অনেকে মদিনা সনদের নামে যেই চুক্তি হয়েছে সেই চুক্তির সার কথা ছিল এটা তার মানে কি ইসলাম নিরপেক্ষ ইসলাম কোনো পক্ষে নাই ইসলাম সর্বদা হকের পক্ষে ইসলাম ইসলামের পক্ষে তো যেই কাফের মুসলমান হয় না ইসলাম তাকে এমনি এমনি ছেড়ে দেয়নি শর্ত দিয়ে দিয়েছে ইসলাম ব্যক্তি জীবনে না মানো ঠিক আছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের সামনে নতি স্বীকার করতেই হবে আমরা তো দাওয়াত দিই কেমন দাওয়াত ভাই আসেন ইসলামের পথে আসেন আসলে অনেক কল্যাণ পাবেন দুনিয়াও সফল হবেন আখরাতেও সফল হবেন অপরদিকে রাসুল খালেদ ইবনুল ওয়ালিদকে শিখিয়ে দিচ্ছে হে খালেদ অমুক গোত্রে যাও কিভাবে দাওয়াত দিবে শিখিয়ে দিচ্ছি ফেদ মিলাল ইসলাম প্রথমে গিয়ে ইসলামের দিকে দাওয়াত দিবে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে যদি গ্রহণ করে নেয় ঠিক আছে যদি গ্রহণ না করে তাদেরকে আহ্বান করবে তারা যেন ইসলামের সামনে নতি স্বীকার করে ব্যক্তি জীবনে যাই মানুক রাষ্ট্রীয় ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম চলবে আর তারা কিছু কর দিয়ে নিজেদের আনুগত্য প্রকাশ করবে যদি দুইটার কোনোটাই রাজি না হয় তাহলে তরবারই ফয়সলা করবে রসুল বলেন বয়স তো বাইনে দেয় সাইফ হাত্তা ইউবাদাল্লাহ কেয়ামতের আগে আল্লাহ আমাকে তরবারি দিয়ে পাঠিয়েছে আমি শুধু রহমতের নবীন আমি তরবারিওয়ালা নবীও কিছু মানুষ এমন আছে যারা ভাবে সব ক্ষেত্রে শান্তি শান্তি শান্তি এটাই মনে হয় আমাদের জন্য মুক্তি কিন্তু না সব ক্ষেত্রে যদি শান্তি হয় জাহান নামে কোন শান্তি দিবে ভাই না বলেন না জাহান নামে কোন ভিআইপি ক্যাটাগরি শান্তি আছে একটু বলেন আমরাও শুনি তো যেই ইসলাম আমাকে রহমত শেখায় একই ইসলাম আমাকে আজাবও শেখায় কার জন্য শান্তি আর কার জন্য অশান্তি সেটা তো বুঝতে হবে আর দেহের মধ্যে একটা অঙ্গ পচে গিয়েছে এই পচা অঙ্গটা দেহের মধ্যে রেখে দেওয়ার মধ্যে শান্তি না এটাকে কেটে ফেলার মধ্যে শান্তি কারণ এটা যদি কাটা না হয় পুরো দেহটাই পচে যাবে আরে তোমার রাষ্ট্রের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে তুমি বলো তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এই ক্ষেত্রে কোনো চুক্তিরও তুমি ধার ধারো না কোনো শান্তির কথা বলো না তো যেই লোক আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে এমনকি আরো আগে আগে বেড়ে আল্লাহকে গালি দেয় রসুলকে নিয়ে কটুকারব্য করে রসুলের পবিত্র স্ত্রীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে সেই লোকের ব্যাপারে তোমার ভিতর থেকে খুব শান্তির স্লোগান বের হয়ে আসে আল্লাহ দ্রোহীর ব্যাপারে শান্তি আর শাহবাগে দাঁড়িয়ে যাও যুদ্ধাপরাধীর ব্যাপারে অশান্তি এটা কেমন হলো তোমার কাছে কি যুদ্ধাপরাধ আল্লাহর বিরুদ্ধে অপরাধ করার চাইতে বড় হয়ে গেল আর যুদ্ধাপরাধ বড় না আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ বড় যুদ্ধাপরাধীর শাস্তি তুমি চাও ভালো কথা আল্লাহর বিরুদ্ধে যারা বিদ্রোহ করো ওদের শাস্তির কথা বললে কেন কলে যায় আগুন জলে শান্তি শৃঙ্খলা এই শব্দগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে লুত সালাম নাম শুনেছেন সবাই তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা এই যে সমকামিতা করো এক ছেলে আর এক ছেলের সঙ্গে যৌন চাহিদা পূরণ করো এগুলো পাপ এগুলো করো না হাউলাই বানাতি এই যে আমার সম্প্রদায়ের মেয়েরা হুন্না আকুম এরা তোমাদের জন্য পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে সমকামিতা থেকে বিরত থাকো তারা বলল এই পাগল আবার কোথেকে আসলো শান্তির পথে অন্তরায় তাদের কাছে নারীদের সঙ্গে বিয়ে করে শারীরিক সম্পর্ক করা এটা ছিল অশান্তি আর সমকামিতেই ছিল শান্তি এই যে পশ্চিমা বিশ্ব খুব তো শান্তির কথা বলে না মানবাধিকারের কথা বলে দুই হাজার ষোলো সাল এখন থেকে চার বছর আগের কথা মুসলিম কান্ট্রিগুলোর উপর ছাব্বিশ হাজারের চাইতে অধিক বোমাবর্ষণ করেছে তো ছাব্বিশ হাজারের চাইতে অধিক বোমাবর্ষণ করে কোন শান্তি তারা কায়েম করেছে তার মানে ওদের কাছে শান্তি হলো নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা ফ্রি সেক্স কুকুরের স্টাইল এগুলোই হলো ওদের কাছে শান্তি যারা এগুলো গ্রহণ করবে না তাদেরকে মেরে অশান্তি দূর করতে হবে দুনিয়াতে শান্তি কায়েম করতে হবে নবীদের ব্যাপারে তাদের সম্প্রদায়দের আপত্তি ছিল এটা ওরা শান্তির পথে বাধা মুসা দাওয়াত দিলেন ফেরাউনকে ফেরাউন এবং তার সঙ্গ সাঙ্গপাঙ্গরা এই কথাটাই বলল ওরা আমাদের সমাজের মধ্যে নৈরাজ্য ছড়াবে বিশৃঙ্খলা ছড়াবে আজকাল অবস্থা এমন হয়ে গিয়েছে কোরআনের কথা বললেও হয়ে যায় বিশৃঙ্খলা রাসুলের কিছু হাদিস আড়ালে রাখা হয় চোখের আড়ালে পড়াও হয় না পড়ানোও হয় না তালিমও হয় না ওয়াজ মাহফিলও আলোচনা হয় না যদি কেউ আলোচনা করে সে হয়ে যায় অপরাধী হাদিসের প্রসিদ্ধ ছয় কিতাব নাম শুনেছেন হয়তো সবাই বুখারি মুসলিম নাসাই আবু দাউদ তিরমিজি মাজা এর মধ্যে তিন নম্বর কিতাবের নাম হলো সুনানে নাসাই নাসাই শরীফ নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে একটা অধ্যায় আছে গাজওয়াতুল হিন্দ অধ্যায় এটা নিয়ে আলোচনা করব না আজকে ভয় পাওয়ার কারণ নেই অনুগ্রহ করে কেউ ভয় পাবেন না তো গাজওয়াতুল হিন্দ নিয়ে একটা অধ্যায় আছে আলাদা কিন্তু গাজওয়াতুল হিন্দ শব্দ শুনলে মানুষ ভয় পায় এটাকে অপরাধ হিসেবে দেখানো হয় এই তো গত দেড় বছর আগের কথা একজনকে বিনা অপরাধে গ্রেফতার করা হলো আর তার অপরাধের ফিরিস্তি পত্রিকায় প্রকাশ করা হলো এক নম্বরে লেখা হলো সে গাজুয়াতুল হিন্দের হাদিসে বিশ্বাস করতো এখন থেকে প্রায় আট দশ মাস বা ছয় সাত মাস আগের কথা জঙ্গি চিহ্নিতকরণের ইন্ডিকেটর প্রকাশ করেছিল যে কোন কোন আলামত দেখলে বুঝবে তারা জঙ্গি এর মধ্যে একটা আলামত হলো হঠাৎ করে মুখে দাঁড়িয়ে রেখেছে বুঝবে জঙ্গি টাকরুন নিচে কাপড় পরে বুঝবে জঙ্গি কথায় কথায় আরবি বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ মারহাবা লিল্লাহি তকবির আল্লাহ আকবর এই কথাগুলো বলে এগুলো হলো জঙ্গি হওয়ার আলামত একইভাবে বিভিন্ন জাহেল দিবসের বিরুদ্ধে বলে ইসলামী দিবসের পক্ষে বলে তো এগুলো হলো জঙ্গি হওয়ার আলাম তো জঙ্গি তার মতের বিপক্ষে যাবে জঙ্গি পুরো দুনিয়াটাকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে যারা জাস্ট একটা শিরোনাম লাগিয়ে দিয়েছে ওয়ার ওয়ান টেরোর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই এক শিরোনামের কারণে আরাকানে পুরো একটা রোহিঙ্গা জাতিকে নিধন করা বৈধ হয়ে গিয়েছে আসামে সেই এনআরসি আর অন্যান্য নামে তাদের উপর নির্মম নির্যাতন করা মুসলিম নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা বৈধ হয়ে গিয়েছে কাশ্মীরের মুসলমানদের উপর নির্মম নির্যাতন করা তাদের ইলেকট্রিসিটি ইন্টারনেট কানেকশন জীবন সব বন্ধ করে একই রাতের মধ্যে তাদেরকে বিভিন্ন অপারেশনের নাম দিয়ে গণহত্যা চালানো গণধর্ষণ গণ নির্যাতন চালানো বৈধ হয়ে গিয়েছে আফগানিস্তান সোমালিয়া ইরাক ইয়ামান এরকম কয়টা রাষ্ট্রের নাম বলা হবে এমনকি এই চীন নরধম চীন যেই চীনকে আল্লাহ তালা সামান্য আজাব দিয়ে একটু তার কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এই চীনও তো জিনজিয়ান এবং কাজাখিস্তান দুটো অঞ্চলকে আস্ত কারাগার বানিয়ে রেখেছিল হ্যাঁ আমার আল্লাহ তালা শক্তির সামনে যেহেতু কারো শক্তি কোনো ক্ষমতাই রাখে না এজন্য যেই চীন নারীদের নেকাব নিষিদ্ধ করেছিল আল্লাহর ফয়সালা সেই চীনে এখন পুরুষরাও নেকাব পরে ঘরে শুধু নেকাবই পরে শুধু নেকাবই পড়ে না মানুষ ভয় পায় কয়েকদিন আগে দেখলাম সৌদি আরব আইন করেছে চীন থেকে যদি কেউ ফিরতে চায় আপাতত তাদেরকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না কোনো একটা বাসে যদি খুব ভিড় থাকে ঠেলাঠেলি করেও দাঁড়ানো যায় না শুধু যদি কেউ আওয়াজ তোলে এই বাসে চীন থেকে ফেরত একজন মানুষ আছে মুহূর্তেই বাস খালি তাহলে এমন ভয় ধরিয়ে দিয়েছেন তারা এখন অনুমতি চায় হে মহান আদালত আমাদেরকে অনুমতি দেন এই যে কয়েক লক্ষ মানুষের করোনা ভাইরাস হয়েছে আমরা ওদেরকে মেরে ফেলতে চাই যদি না মারি সবাই মরবো তো দুনিয়ার মধ্যে আল্লাহ তারা যে ইসলামের প্রদীপকে জ্বালিয়েছেন দুনিয়ার কারো শক্তি নেই সেই ইসলামকে নিভিয়ে দেওয়ার তো বলছিলাম ধর্ম নিরপেক্ষতার মতবাদ এটা কি ইসলামী মতবাদ যদি আমি এখানে বসে বলি এটা ইসলামের মতবাদ তাহলে কি ইসলাম হয়ে যাবে আমার চাইতে কোনো বড় হুজুর এর চাইতে বড় কোনো মাহফিলে বসে যদি বলে ধর্ম নিরপেক্ষতার মতবাদ ইসলামী মতবাদ শুধু এক মাহফিলে না যেখানে যায় সেখানেই বলে আল্লাহ ভালো জানে পকেটে গরম কিছু পড়ে কিনা তো এরকম যতই বলুক না কেন তিনি বললে কি এটা ইসলামী মতবাদ হয়ে যাবে পেশাব কোন জিনিস দিয়ে ধুইলে পাক হবে পানি দিয়ে ধুইলে পেশাব পাক হবে পেশাব কাপড় না কাপড় পাক হওয়ার কথা বলিনি পেশাব পাক করবেন তো পেশাবকে পাক করা সম্ভব যদি নাম লাগিয়ে দেন পেশাবের সঙ্গে পাক পেশাব পাক শরীফ তাহলেই হয়ে যাবে বৈধ তো যেই জিনিসটা পুরোটাই কুফুর যার অস্তিত্বটাই কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যেটা দুনিয়াতে আনাই হয়েছে গির্জার বিরুদ্ধে এই সমস্ত দেশের প্রেক্ষাপটে বললে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে তার মানে কি ইসলামকে মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজে সীমাবদ্ধ করে দাও রাষ্ট্রকে ইসলাম থেকে আলাদা করে দাও এই মূলনীতি যদি ইসলামী মূলনীতি হয় তাহলে ইসলাম আর কোন জিনিসের নাম থাকলো তো খুব ভালো করে মনে রাখবেন ইসলাম শুধু কোরআনের এই কিছু শব্দের নাম না শুধু শব্দের নাম ইসলাম না শব্দের ভেতরে যত মর্ম আছে এই শব্দ প্লাস মর্ম উভয়ের সমন্বিত রূপের নাম ইসলাম কেউ এসে যদি বলে সলাত মানি মানে নামাজ এটা তো মানি কিন্তু নামাজ বলতে তোমরা যেটা বোঝো এটা মানি না অন্য নামাজ মানি তাহলে কি সে কোরআন মেনেছে এই যেমন গোলাম মাহমুদ কাদিয়ানি কালেমা তো মেনেছে কালেমা তো একই কালেমা সাধারণ মানুষদেরকে গিয়ে বোঝায় দেখো তোমাদের মোল্লা মুন্সিরা তোমাদের হুজুররা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় তোমাদেরকে ভুল বোঝায় আসলে দেখো আমরা কাফের কেন হব আমরাও নামাজ পড়ি রোজা রাখি মসজিদ মাদ্রাসা বানাই তোমরাও তো এই কাজগুলো করো আরে আমরাও তো এই একই কালেমা পড়ি যেই কালেমা তোমরা পড়ো আর সবচেয়ে বড় অপবাদ দাও আমরা নাকি নবীকে শেষ নবী মানি না কে বলেছে আমরা তো নবীকেই শেষ নবী মানি কিন্তু ব্যাখ্যার মধ্যে এসে বলে মোহাম্মদ মানি গোলাম আহমদ কাদিয়ানি তো যত কিছুই মানুক জাস্ট একটা সংজ্ঞা চেঞ্জ হয়ে গিয়েছে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে কেউ আছে জিহাদের সংজ্ঞা পাল্টে দেয় এক জিহাদের সংজ্ঞা যদি পাল্টে দেয় হাজার হাজার হাদিস আর আয়াতকেও যদি সামনে রাখে আয়াত হাদিস তো আপন জায়গায় ঠিক আছে প্রয়োগ হবে কোথায় অনেকে আছে কোথাও জেহাদের শব্দ একটা দেখলেই বলে দেখেছো কোরআনের মধ্যে তো এই কথা আছে সুতরাং এই জিহাদ বাদে অন্য যেটার কথা বলছে সেটা হলো আসল জিহাদ যেমন এই যেই হুজুর সব জায়গায় গিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে প্রোপাগান্ডা চালায় তার দলিল হলো আল্লাহ তালা কোরআনে সুরান কাহাফের মধ্যে বলেছেন মানসা আফালি মেন অমানসা আফালিয়াকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছা কাফের হয়ে যাক এটা হলো তার সবচেয়ে বড় দলিল কারণ ইসলাম এখানে নিরপেক্ষতার কথা বলেছে যার ইচ্ছা মুসলমান হও যার ইচ্ছা কাফের থাকো সুতরাং ইসলাম হচ্ছে ধর্মনিরপেক্ষ অথচ দুনিয়ার যে কোনো তাফসিরের কিতাব খুললেই দেখা যায় এটা আল্লাহ তালা বলেছেন ধমকি স্বরূপ ধমকি বুঝেন আল্লাহ বলেন ফাবাসির হুবি আজাবিন আলিম তাকে আজাবের সুসংবাদ দাও যেই সে আজাব না যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও দুঃসংবাদ না সুসংবাদ দাও এখন কেউ যদি বলে জান্নাতে আজাব দেওয়া হবে দলিল কি কোরআনে বলেছে আজাব হলো সুসংবাদ আর সকল সুসংবাদ জান্নাতে দেওয়া হয় সুতরাং আগুন জান্নাতে থাকবে সাববিচ্ছু জান্নাতে থাকবে মালেক দারোগা জান্নাতে পিটাতে থাকবে যেহেতু কোরআনে হাতে সুসংবাদ দাও দলিল সই হবে আর একে কোরআন খুলে দেখে বেদাতিরাও দলিল দেয় কে আজিব আজিব দলিল ইয়া ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এক বেদাতের সঙ্গে কথা হচ্ছিল তোমরা মিলাদে যে কিয়াম করো কিয়াম কোথায় পেলে তারা বলে এই দেখো আল্লাহ বলেছে ওয়া সাল্লিমু তাসলিমা নবীর উপর দূরত পড়ো এবং সালাম পড়ো তাসলিমা লিখতে একটা আলিফ লাগে মিমের পরে যারা আরবি জানেন আলেমরা আছেন মিমের পরে একটা আলিফ দিতে হয় আমাকে বলল হুজুর আলিফ কি বসে থাকে না দাঁড়িয়ে থাকে যেহেতু আলিফ দাঁড়িয়ে থাকে সুতরাং মিল মিলাদ বসে পড়লে হবে না দাঁড়িয়ে যেতে হবে দলিল তো কোরআন থেকে তো কোরআন থেকে শুধু দলিল টানলে তো হবে না দলিলটা প্রয়োগ কোথায় হচ্ছে এটাও তো নবীর জীবন সাহাবিদের জীবন ইমামদের জীবন থেকে নিতে হবে মন গড়া বানালে চলবে না তো আজকের দুনিয়ার মধ্যে দুনিয়ার এই ইসলাম বিদ্বেষীরা দেখলো সরাসরি মুসলমানদেরকে কোরআনের বিরুদ্ধে নেওয়া সম্ভব না তাদের মুখ দিয়ে সরাসরি নাস্তিকতার বাক্য বের করা সম্ভব না এজন্য তারা সবকিছুর সহি ভার্সন বের করেছে মদ মদ বললে এটা হারাম ড্রিঙ্কস বললে এটা হালাল এখন কোন কোন রাষ্ট্রে ইসলামী পতিতালয় চালু হয়েছে ইরানে আছে মিশরে আছে সৌদি আরবেও চালু হয়েছে বা হবে ইসলামী পতিতালয় বুঝেন যদি বলে ডাইরেক্ট পতিত লয় তাহলে তো সমস্যা নিকাহে মুতা মানে এটা লিমিটেড বিয়ে রাতে বিয়ে করবে এক ঘন্টার জন্য বা ছয় ঘন্টার জন্য বিয়ে মেয়াদ শেষ বিয়ে শেষ টাকা দিয়ে বের হয়ে আসে শুধু নাম লাগাবে পবিত্র হয়ে যাবে মদের নাম মদ বললে খারাপ ড্রিঙ্কস বললে এটা পাক সুদের নাম সুদ বললে খারাপ ইন্টারেস্ট বললে এটা চাইতে কি আর ভালো কিছু হয় দুনিয়ার সব কিছুর মধ্যে সহির নামে গলত ঢুকে গিয়েছে একদল আছে তারা খালি কথায় কথায় বলে আমরা সহি হাদিস মানি সহি হাদিস মানি হ্যাঁ সহি হাদিস মানা তো ভালো গলত হাদিস মানবা নাকি আমরাও তো অবশ্যই সহি হাদিস মানি গলত হাদিস মানার সুযোগ কোথায় জাল হাদিস কেউ মানেন না জাল কোরআনকেও মানেন তো অবশ্যই আমরা তো সহি মানি কিন্তু সহির আড়ালে চলে অসহি কর্মকাণ্ড তারা বলে যেহেতু আমরা সহি হাদিস মানি সুতরাং এই যুগে জিহাদ করা যাবে না যেহেতু আমরা সহি হাদিস মানি এই যুগে খেলাফতের কথা বলা যাবে না যেহেতু আমরা সহি হাদিস মানি শাসক যদি লাথি মারে তারপরও সে যেহেতু শাসক তার পা চাটতে হবে কারো যদি কথাগুলো অবস্থা মনে হয় এই সহি গ্রুপের গত এক সপ্তাহের কার্যক্রম একটু ইন্টারনেটে যাচাই করলেই পেয়ে যাবেন গত এক সপ্তাহের মধ্যে সহি শিরোনাম দিয়ে কতগুলো গলত কাজ তারা করেছে তারা দলিল দেয় চার ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিয়া ইমাম আহমদ যেহেতু জেহাদ করেনি সুতরাং জিহাদ করার দরকার নাই পরে আমি আবার এক জায়গায় লিখলাম চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফার লাশ বের হয়েছে জেলখানা থেকে আমরাও দেখতে চাই তোমাদের লাশ বের হোক জেলখানা থেকে ইমাম আহমদ বিন হাম্বলকে বেত্রাঘাত করা হয়েছে আমরাও দেখতে চাই তোমাদের পিঠে রিমান্ডের ব্যাত পড়ুক ইমাম আবু হানিফা নিজে জেহাদে যাননি সেই যুগে জেহাদ ফরজে আইন ছিল না কিন্তু তার সাগরেদ ইমাম আবদুল্লাহ বিন মুবারককে জেহাদের ময়দানে পাঠিয়েছেন যেই মানুষটা ছয় মাস কাটাতেন জেহাদে ছয় মাস কাটাতেন দর্শে তো ঠিক আছে তোমরাও তোমাদের সহি সাগরেদদেরকে পাঠাও দেখি তখন তো চুপ সব কথার তো জবাব দেওয়া যায় না তো বলছিলাম ইসলামের নামে যত অনুসলামিক কর্মকাণ্ড আসুক শিরোনাম যা লাগানো হোক আরে মদের নাম যদি শরবত দেয় পেশাবের নাম যদি দুধ দেয় তারপর পেশাব কিন্তু পেশাবই থাকে সুতরাং এই যুগে বিশেষ করে এই যুগে খুব বেশি সচেতন থাকা দরকার কারণ এই যুগের ব্যাপারে রসুলে জানিয়েছেন সকালে মৌমিন বিকালে কাফের বিকালে মৌমিন সকালে কাফের কেন এত ঘন ঘন ইমান পরিবর্তন কেন হবে ভালো না লাগলে নাস্তিক হয়ে যাক মোরতাদ হয়ে যাক ঘন ঘন পাল্টাবে কেন তার মানে সকালে একজন লেকচারারের লেকচার শুনবে তার লেকচার শুনে তাওহিদ বুঝবে বিকালে আরেকটার লেকচার শুনবে শুনে নিজের অজান্তেই কুফরে ঢুকবে আবার বিকালে এক বই পড়বে সেই বই পড়ে মিল্লাত ইব্রাহিম এবং তাওহিদ চিনবে পরের দিন সকালে আর এক খারামের বই পড়বে পড়ে নিজের অজান্তেই দু একটা কুফরি মতবাদ ভিতরে ঢুকিয়ে ফেলবে সকালে মোমিন বিকালে কাফের বিকালে মোমিন মুমিন সকালে কাফের তো এই যুগে যদি সচেতন না হন কেয়ামতের দিন আল্লাহর কাছে বলার সুযোগ নেই আল্লাহ টের পাইনি বুঝিনি মোল্লাদের মধ্যে যে এত জেলাপির আড়াই পেঁয়াজ এটা তো জানতাম না এই কথা বলে লাভ নাই কেন অনেকে এসে যুবকরা বলে হুজুর এক এক হুজুর এক এক কথা কয় আমরা কই যামু তো যেহেতু এক একজন এক এক কথা কয় আমি কোনোটা মানি না আমি শান্তিতে আছি তার মানে মাঝামাঝি যেহেতু দুই পক্ষ দুইটা বলে তার মানে আমার কোনোটা মানার দরকার নেই তো আমি তাদেরকে জিজ্ঞেস করি দেখো ভাই যেই সময় আমার নবী দুনিয়ায় জীবিত ছিল ঠিক সেই সময়ে আরো দুইটা ভণ্ড নবী ছিল তাহলে আসল নবী কয়জন আরে বলেন না আসল নবী কয়জন ভণ্ড নবী কয়জন জমহুর কারা আরে জমহুর বুঝেন দলভারী কাদের সংখ্যা বেশি কাদের সংখ্যার বিবেচনায় মাপলে জমহুরের পেছনে গেলে মূলধারার পেছনে গেলে তাহলে তো দুই নবীর ল্যাস ধরতে হয় এক নবীর ল্যাস ছাড়তে হয় কেমতের দিন কেউ যদি আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে আল্লাহ মূলধারা তো ওদিকে জমহুর ছিল ওই পক্ষে আমি জমহুরে অনুসরণ করেছি দুইজনকে মেনেছি আর একজন একজন মানুষ তো ভুলও করতে পারে তাই আমি তারটা মানিনি আমার কোনো দোষ নাই যা দোষ সব মুসাইলামা কাজাবের যা দোষ সব আসওয়াদ আনসির আজাব যা দেওয়ার ওদেরকে দেওয়া আমি নিষ্পাপ এই কথা বললে মুক্তি পাওয়া যাবে কেন আল্লাহ বলবে আরে বান্দা তোকে যে কুত্তা বানাই নাই শুয়ার বানাই নাই কেন কুত্তা শুয়ার গরু ছাগল গাধা ভেড়া বকরি ওদেরকে আমি বিবেক দেইনি যেই বিবেক দিয়ে সত্যকে চিনতে পারে হা হ্যাঁ, সীমিত পরিসরের বিবেক আছে যেটা ওদের জন্য লাগে কিন্তু কোনটা হক কোনটা বাতিল কোনটা হেদায়ত কোনটা গোমরাহি কোনটা আলো কোনটা অন্ধকার এটা পার্থক্য করার মতো যোগ্যতা আমি তাদেরকে দেইনি কিন্তু আমি তো তোকে কুকুর বানাইনি শুকর বানাইনি মানুষ বানিয়েছি বিবেক দিয়েছি জ্ঞান অর্জন করার যোগ্যতা দিয়েছি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি আর প্রথম আয়াতেই কোরআন পড়তে বলেছি জ্ঞান অর্জন করতে বলেছি আর জানিয়েছি যারা জ্ঞান অর্জন করে আর যারা অর্জন করে না কোনো দিনও তারা সমান হতে পারে না বান্দা এরপরও তুমি কেন জানলে না কেন বুঝলে না কেন সহিকে ছেড়ে গলদের পেছনে ছুটলে সুতরাং হকের উপর মানুষ যত কমই থাকুক না কেন আমার নবী একজন অপরপক্ষে দুইজন কিন্তু তারপর হক হকি মাথা মেপে কোনোদিন আপনি হক চিনতে পারবেন না বর্তমান দুনিয়ায় মাথা মেপে হক চিনতে চাইলে তো মুসলমানই থাকতে পারবেন না আর মুসলমানদের মধ্যে মাথা মেপে হক চিনতে চাইলে নামাজ আর পড়তে পারবেন না নামাজিদের মধ্যে মাথা গুনে হক মানতে চাইলে তাওহিদার ভেতর রাখতে পারবেন না বিভিন্ন কুফরি মতবাদে জড়িয়ে যাবেন তো সব সময় মনে রাখবেন হকের উপর যদি মাত্র একজন মানুষ থাকে সেই একজন মানুষই উম্মত সেই একজন মানুষই জামাত সে একজন মানুষই জমহুর সে একজন মানুষই সওয়াদে আজম কোরআন এবং হাদিসে সে একজন মানুষকে অনুসরণ করতে বলা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম যে সময়ে দুনিয়াতে ছিলেন সেই সময়ে প্রথম দিকে তিনি একাই ছিলেন হকের উপর আর পুরো সম্প্রদায়ের সব বুড়া গুড়া যুবক সবাই ছিল বাতিলের উপর আল্লাহ কোরআনে বলে ইন্না ইব্রাহিমা কান উম্মা নিশ্চয় ইব্রাহিম ছিল একা একটা জাতি তার মানে হকের উপর যদি মানুষ মাত্র একজন থাকে সে একজন মানুষই হয় একটা জাতি আমার নবী তার জীবনে থেকে আমরা কি শিক্ষা পাই হকের জন্য সব ছাড়া যায় কিন্তু সব কিছুর জন্য হক ছাড়া যায় না আমার নবী জন্মেছেন চট্টগ্রামে বাংলাদেশে তাহলে কোথায় আরে বলেন না কোথায় মক্কায় মক্কার দাম বেশি না মদুনা ঘাটের দাম বেশি আচ্ছা মক্কার মধ্যে আমার নবীর জীবনের বড় একটা অংশ কেটেছে কাবায় বাইতুল্লায় আল্লাহর ঘর মসজিদে হারাম যেই মসজিদে হারামের ভেতর এক রাগাত নামাজ পড়লে এক লক্ষ রাগাত নামাজে সব আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সেই কাবার দাম বেশি না আমাদের মদুনাঘাট বাজার মসজিদের দাম বেশি আমার নবী তেপান্নটা বছরও কাটালেন সেখানে তার শৈশব কৈশোর তারুণ্য যৌবন সব কেটেছে সেখানে তিপান্ন বছর পর হঠাৎ করে সেই মানুষটা কেন সেই মক্কা ছেড়ে কাবা ছেড়ে অজানা অচেনা শহর মদিনার দিকে তিনি ছুটে চলছেন যাওয়ার সময় বারবার পেছনে ফিরে তাকাচ্ছে নবীর দু চোখ থেকে পানি ঝরছে নবী কাবাকে সম্বোধন করে বলছে হে কাবা হে আল্লাহর ঘর আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমার সম্প্রদায় যদি আমাকে বের না করে দিত তোমার ভেতরে থেকে শতভাগ ইসলাম কায়েম করতে যদি আমি ব্যর্থ না হতাম কোনো দিনও আমি তোমাকে ছেড়ে যেতাম না ছেড়ে গেলেন কেন ছাড়লেন যে মক্কার চাইতে অন্য মদিনার দাম বেশি অথবা কাবার চাইতে মদিনার মসজিদে নামাজ পড়লে সব বেশি তাহলে ছাড়লেন কেন যে মক্কার মতো পবিত্র জায়গা কাবার মতো পবিত্র ঘর যেই কাবা দুনিয়ার বুকে সবচেয়ে সম্মানিত যেই কাবা কোরআনের ঘোষণা অনুযায়ী দুনিয়ার মধ্যে নির্মিত সর্বপ্রথম ঘর সেই কাবার ভেতরে থেকেও যদি একশো ভাগ হক পালন না করা যায় হক কায়েম না করা যায় মুসলমান সেই কাবার ভেতর থাকতে রাজি হয় না তার মানে ইসলামের জন্য সব ছাড়া যায় মসজিদ মাদ্রাসা খানকা মার্কাজ এলাকা দেশ জীবন সব ছাড়া যায় সব কিছুর জন্য ইসলাম ছাড়া যখন আমার নবী চললেন মদিনায় সাহাবিরাও আগে হিজরত করেছেন যারা পরে ইসলাম গ্রহণ করেছেন তারাও হিজরত করে চলে আসলেন মদিনায় নবীকে তারা ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন যখন জিহাদের বিধান আসলো নবী বললেন যাও এবার মদিনাও ছাড়ো আমাকে ছাড়ো জিহাদে বের হও চলে গেলেন জিহাদের ময়দানে এক সাহাবি তিনি ভাবলেন যে আমি তো রাসুলের কথা থেকে বুঝতে পেরেছি এই জিহাদই আমার জন্য শেষ জিহাদ আর এখান থেকে ফিরতে পারবো না জীবনের শেষ জুম্মাটা নবীর পেছনে পড়ে যায় সবাই সকালে বের হয়েছে আমি তাহলে জুম্মা নামাজের পর বের হই থেকে গেলেন সেখানে নবীর পেছনে জুম্মা সালাত আদায় করলেন নামাজের পর যখন নবীর তার চেহারা দেখলেন নবী অসন্তুষ্ট হয়ে গেলেন নবী রাগ করলেন নবী বললেন আরে এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় দেওয়া জিহাদের পথে দেওয়া দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম যেই সকাল তারা ময়দানে দিয়েছে সেই সকাল কোথায় পাবে তো হকের জন্য সব ছাড়া যায় হকের জন্য দেশ ছেড়েছেন কাবার ছেড়েছেন মদিনায় এসেছেন নবীর ভালোবাসায় আবার জিহাদ আর একটা হক যখন এসেছে সেই নবীকেও ছেড়ে গিয়েছেন যিনি ছেড়ে যাননি রসুল তার উপর অসন্তুষ্ট হয়েছে তার মানে সব সময় হককে রাখতে হবে মাথার উপরে গোটা দুনিয়াও যদি আমাকে এসে বোঝায় এই কোরআন মানলে মুক্তি নেই এই কোরআন মানলে সফলতা নেই এই যুগে ইসলামের এই এই বিধান অসম্ভব আমি কি তাদের কথা মেনে নেব যদি মেনে নেই তাদের সঙ্গেই হাসর হবে নবীর সঙ্গে হাসর হওয়া সৌভাগ্য আর হবে না গোটা দুনিয়া যাই বলুক না কেন প্রকৃত মুসলমান সারাটা জীবন কোরআনের উপরে আমল করে যায় কারণ আমাদের জীবনও আল্লাহর জন্য মরণও আল্লাহর জন্য সব কিছুই যেই ব্যক্তি আল্লাহকে সঁপে দেয় একমাত্র তাকেই তো মুসলিম বলা যায় সুতরাং আজকের এই আলোচনায় বিশেষভাবে সকলের কাছে আলেম সাধারণ মানুষ শিক্ষিত নিরক্ষর সকলের কাছে আমার বিশেষ আবেদন থাকবে ইসলাম সম্পর্কে জানুন আকিদার ব্যাপারে তাওহিদের ব্যাপারে অজ্ঞতা না জানা আল্লাহর কাছে ওজোর হবে না আজকে আপনি ইসলাম সম্পর্কে জানেন না কখনো মুশরিকের খপ্পরে পড়েন কখনো বেদাতির খপ্পরে পড়েন কখনো নাস্তিকের খপ্পরে পড়েন কখনো মুরতাদের খপ্পরে পড়েন আপনি ইসলাম শেখেন হলুদ মিডিয়ার কাছ থেকে আপনি ইসলাম শেখেন এমন বকলমের কাছ থেকে যা আলিব্বাও বলতে জানে না আপনি ইসলাম শেখেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে তার ইসলামের যেই ফর্মের যেই থিম আপনার সামনে উপস্থাপন করে সেটাকেই আপনি গেলে নেন আপনি সই ভান্ডার থেকে ইসলাম শিখতে চান না ইসলাম জানতে চান না আরে এই অজ্ঞতা তো আপনাকে আল্লাহর সামনে কোনো দিনও ওজোর হিসাবে বিবেচিত হবে না এবং আপনাকে কোনো দিনও আল্লাহর সামনে মুক্ত করবে না তো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন বিশেষ করে তাওহিদের ব্যাপারে জ্ঞান অর্জন করেন আর আসল এবং নকল চেনার চেষ্টা করেন দেহের রোগ হলে তো ঠিকই কে হাতুরে ডাক্তার আর কে বিশেষজ্ঞ ডাক্তার খুঁজে বের করেন বিল্ডিং বানানোর প্রয়োজন হলে তো ঠিকই কোন ইঞ্জিনিয়ার ভালো কোন ইঞ্জিনিয়ার কালো ঠিকই খুঁজে বের করেন দুনিয়ার সব ক্ষেত্রে তো ভালোগুলো খুঁজে আনেন এক কেজি ফল কিনতে যাবেন তাও বেছে বেছে ভালোটা নেন মাছ কিনতে যাবেন পচা মাছ এড়িয়ে চলেন দুনিয়ার সব ক্ষেত্রে ভালোটা খোঁজেন ইসলামের ক্ষেত্রে কি ভালোটা লাগবে না তো এই জামানার মধ্যে দুই রকম দায়ী আছে দায়ী মানি যারা আহ্বান করে যারা দাওয়াত দেয় রসুল বলেছেন এক প্রকার দায়ী তো জান্নাতের দিকে দাওয়াত দেয় আরেক প্রকার দায়ী হলো দুআতুন আলা আবি জাহান্নাম যারা জাহান্নামে দরজায় দাঁড়িয়ে মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দেয় যেই ব্যক্তি তাদের দাওয়াতে সাড়া দেয় ধরে ধরে তাদেরকে জাহান্নামে ছুড়ে ফেলে তো যেই দুনিয়ার মধ্যে কিছু মানুষ নিজেদের প্রাণের ভয় না করে হকের দাওয়াত দেয় একই দুনিয়ায় কিছু মানুষ কেউ পেটের জন্য কেউ পকেটের জন্য কেউ পিঠের চামড়া বাঁচানোর জন্য কেউ চেয়ার ঠিক রাখার জন্য বাতিলের তোষামুদি করে বাতিলের পথে দাওয়াত দেয় এখন কোনটাকে গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার সুরায় বালাদ আল্লাহ বলেন না হুন্নাজ দেইন বান্দা তোর সামনে দুটো পথ আমি খুলে দিয়েছি এই দেখেন শয়তানকে সৃষ্টি করেছেন কে নফসকে সৃষ্টি করেছেন কে গুণা এই যে গুণা যেগুলো আছে সেগুলোকে সৃষ্টি করেছেন কে আবার নেক জিনিসগুলো রাসুলকে সৃষ্টি করেছেন কে কোরআন নাজিল করেছেন কে আমাদের অন্তরের মধ্যে মাঝে মাঝে যে ভালো খেয়ালগুলো আসে এগুলো ঢেলে দেন কে তা আল্লাহ যদি শুধু কোরআন নাজিল করতেন রসুল পাঠাতেন তাহলেই তো সবাই ভালো হয়ে যেতাম শয়তান পাঠানোর কি দরকার নফ কেন সৃষ্টি করলেন তার মানে আমরা খারাপ হওয়ার জন্য আল্লাহ দায়ী নাওজুবিল্লাহ মিন্দা আরে আল্লাহ তো পরীক্ষা করতে চান আল্লাহ তারা দেখতে চান কে শয়তানের দাওয়াতকে উপেক্ষা করে রসুলের দাওয়াতকে গ্রহণ করে কে নফসকে লাথি মারে আর আল্লাহর কিতাবকে মাথার উপর তুলে ধরে একইভাবে দুনিয়ার মধ্যে দাওয়াত দাতাও আল্লাহ দুই রকম রেখেছেন যার কারণে যেই সময়ে নবী হকের দাওয়াত দেয় একই সময়ে দুই ভণ্ড নবী জাহান্নামের দাওয়াত দেয় এমনকি আমার নবী জানিয়ে গিয়েছেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না ৩০ জন মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ ঘটবে যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী তো দুনিয়ার মধ্যে বাতিল আসবে হকও আসবে হক এবং বাতিলকে পার্থক্য করে নিতে হবে হকানি আলেম ভণ্ড আলেম চিহ্নিত করে নিতে হবে আরে অনুসারের সংখ্যা দেখে কোনোদিন হক মাপা যায় না মুনাফিকরা বন মুস্তালিকের যুদ্ধে এক আনসার এটা বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করে দেব খুব বেশি বিরক্ত করে ফেলছি নাকি আপনাদের বনু মুস্তালিকের যুদ্ধে এক মুহাজির সাহাবি আর এক আনসার সাহাবির মধ্যে হঠাৎ দ্বন্দ্ব লেগে গিয়েছিল পানিকে কেন্দ্র করে যেহেতু তারা মানুষ ছিলেন আসমানের ফেরেস্তা না দ্বন্দ্ব লাগতেই পারে অস্বাভাবিক না দ্বন্দ্ব লাগার মধ্যে শিক্ষা না এরপর তারা যে তওবাটা করেছেন এটার মধ্যে আমাদের জন্য শিক্ষা তো দুইজন দ্বন্দ্ব লাগলেন একটা পর্যায়ে মুহাজির সাহাবি আনসার সাহাবিকে আঘাত করে আহত করে ফেললেন এখন আনসার সাহাবি ডাক দিলেন ইয়াল আনসার হে আনসারীরা কোথায় আছো জলদি আসো হেল্প মি মুহাজির সাহাবি ডাকলেন ইয়াল আল মুহাজিরিন আরে মুহাজিররা তোমরা কোথায় তোমাদের এক ভাই বিপদে পড়েছে আসো জলদি আসো বাঁচাও আমাকে দুই দল মুখোমুখি হয়ে গেল মারপিট লাগবে এক অবস্থা রসুলের কানে আওয়াজ আসলো রসুল বলেন মা বালো দাওয়াল জাহিলিয়া আর জাহিল যুগের কথাবার্তা বলছো জাহিল যুগের দাবিগুলো বুলিগুলো মুখে আনছো এটা তো তোমাদের সানে মানায় না আমরা মুসলমান এটাই আমাদের পরিচয় এটাই আমাদের গর্ব আরে কে বাঙ্গালি আর কে কাশ্মীরি কে আরাকানি আর কে আফগানি এটা দেখে মুনাফিকরা মুসলমান এটা দেখে না আমরা আফগানের ভাইদের জন্য সেভাবেই দোয়া করব যেভাবে আমার পাশের ঘরের ভাইয়ের জন্য দোয়া করব। যেভাবে আমার সন্তানের উপর আঘাত আসলে এই আঘাত প্রতিহত করা আমার উপর ফরজ একইভাবে দুনিয়ার অন্য কোনো প্রান্তে কোনো একজন মুসলমানের উপর যদি আঘাত আসে সে আঘাতকে প্রতিহত করা আমার উপর ফরজ কারণ ইসলাম আমাকে এই শিক্ষাটাই দেয় তো তাদের মধ্যে যখন এরকম দুটো গ্রুপ হয়ে গেল মুহাজির এক গ্রুপ আনসার এক গ্রুপ রসুল বলেন খবরদার জাতীয়তাবাদী চেতনা কেন এই মূর্খতার কথাগুলো ছাড়ো দাও ফাইন ফাইন্নাহা মুন্তিনা এগুলোকে বাদ দাও এগুলো পুঁতি গন্ধময় দুর্গন্ধযুক্ত কথাবার্তা রসুল মিটমাট করে দিলেন সমাধান শেষ কারণ প্রকৃত মুসলমান যে তার সামনে যখন আল্লাহর বিধান বা রসুলের হাদিস চলে আসে সে একটা টু শব্দ উচ্চারণ করে না সে বলে না আমার আইন এটা আমার বিধান এটা এভাবে চলে আসছে বাপদাদার আমল থেকে এটা আমার অমুকের চেতনা তমুকের প্রেরণা প্রকৃত মুসলমানের কথা এটা না প্রকৃত মুসলমান যদি না জানে ভুল করেও থাকে যখন হক চলে আসবে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে সে বলবে সামিয়ানা ওয়াতানা শুনে নিলাম এবং মেনেও ফেললাম কিন্তু মুনাফিকরা তো এরকম না ওরা তো সর্বদা সুযোগে থাকে কিভাবে মুসলমানদের মধ্যে মারামারি লাগা যায় মুসলমানদের মধ্যে কিভাবে গ্রুপিং করা যায় এই যে সারা দুনিয়ায় মুসলমানদের কত গ্রুপ এক তো হলো দেশ দেশ গ্রুপ প্রত্যেক দেশের মুসলমান আলাদা এক দেশের সবাই যে এক গ্রুপ তা না এক দেশের মধ্যে কয়েকশো গ্রুপ এক দেশ বাদ দেন এক এলাকার সব মুসলমান এক সব হুজুর এক সবাইকে এক প্ল্যাটফর্মে আনা যায় তো এটা যে যায় না এর পেছনে ইন্ধন কারা দেয় ভাববেন না যে এটা এমনি এমনি হচ্ছে সব কাকতালি আরে না এর পেছনেও অনেক অর্থ ব্যয় হয় কেন কারণ তারা জানে গোটা দুনিয়ার মুসলমান যদি এক হয়ে যায় আর সবাই মিলে যদি শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মুসলমান তো ময়দানে আসে মরার জন্য আর আমরা তো যাই টাকার জন্য বাঁচার জন্য কারণ মরলে আর ভোগ করবো কি সবাই মিলে যদি একটা কিলো দেয় পিঠ তো আর কারো বাকি থাকবে না তো এই জন্য তারা চায় মুসলমানরা দ্বন্দ্বে লেগে থাকুক তো মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই তখন মুনাফিকদেরকে জমা করলো একটা মাহফিল করলো মুনাফিকদেরকে নিয়ে গোপনে সেখানে সব মুনাফিক মাত্র একজন মুসলমান জায়দ রদি আল্লাহ সেখানে সে দুটো প্রস্তাব দিল এক নম্বর প্রস্তাব রাসুলের আশপাশে এই যে সাহাবিরা আছে মানে মুহাজিররা ওরা আমাদের খেয়ে আমাদের পরে গায়ে এখন তেল জমেছে এখন আমাদের সঙ্গে মারপিট লাগে না তো ওদেরকে শিক্ষা দেব এক নম্বর প্রস্তাব ওদেরকে আর টাকা পয়সা দেবে না টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও হাত্তায়ান ফদ্দু এক একজন তাহলে এক একদিকে কেটে পড়বে কেউ মনে কষ্ট নেবেন না মাঝে মাঝে আমাদের এখানে কথা ওঠে রোহিঙ্গাদের আমরা এতদিন খাইয়েছে পড়িয়েছি এখন তো ওরা দেখি বেশি বাড়াবাড়ি করে চুরি করে ডাকাতি করে সুতরাং এখন থেকে আর ত্রাণ দেবো না টাকা পয়সা দেবো না তেল এমনি কমে যাবে এক নম্বর প্রস্তাব আমাদের কি মিল পাওয়া যায় কি না আমাদের তো ধারণা যে এই যে বাংলাদেশের জমিনটা তো আমার বাপের সৃষ্টি করা অথবা আমি বানিয়েছি এখানে আমরা হলাম আসল ওরা হচ্ছে নকল ওদের উপর অনুগ্রহ করেছি কি না এরকম ধারণা অথচ জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কার সৃষ্টি আর আমরা যার বান্দা রোহিঙ্গারা কি তিনি বাদ দিয়ে অন্য কারো বান্দা তাহলে গোটা জমিন যদি আল্লাহর সৃষ্টি হয় আল্লাহর প্রতিটা বান্দার অধিকার আছে জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদের মুসলমানদের অধিকার আছে হোয়াইট হাউসে আমাদের মুসলমানদের অধিকার আছে জাতিসংঘে আমাদের মুসলমানের অধিকার আছে চীন থেকে শুরু করে প্রত্যেকটা জালিমের দেশের উপরে কারণ গোটা জমিন তো আল্লাহর এমন এগুলো বানিয়েছে আল্লাহর ওগুলো বানিয়েছে শয়তান যদি ষষ্ঠ দুজন হতো এই কথা হতো গোটা দুনিয়া যদি আল্লাহর হয় চীন ও আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ সারা জাহা হামারা তৌহিদ কে আমানত সিনো মে হে হামারে আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা এক নম্বর প্রস্তাব টাকা দেওয়ার দরকার নেই গরম কমে যাবে ভাগবে দ্বিতীয় প্রস্তাব লায়ুখ আলিল্লাহিল ইজ্জাত আলি রসুল আল্লাহ বলেন এরপর লায়ুখ রিজান্নাল আজমিন হাল আদাল যদি এবার আমরা মদিনায় ফিরে যেতে পারি যুদ্ধ করার জন্য তো বাইরে এসেছি যাওয়ার পর একটাকেও রাখবো না আমরা উত্তমরা এই অধমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব শুধু মুনাফিক না প্রত্যেক যুগে বহিষ্কার এটা ছিল কমন হুমকি বহিষ্কার বুঝেন এই যুগে বহিষ্কারের হুমকি চলে না তুই জিহাদের কথা বলবি আমার এখানে থাকতে পারবি না তোরে বহিষ্কার করে দিব নামাজ পড়বি তোর থাকার সুযোগ নেই দাঁড়িয়ে রাখবি তোরে আমি নিয়োগই দিব না ঘুষ দিবি না ঘুষ খাবি না তোর মতো সফি দরবেশ দরকার নেই বের হা না এরকম সর্বযুগে এরকম ছিল বহিষ্কারের হুমকি তারা বলল রাজা না ইলাল মাদিনা এবার খালি মদিনায় ফিরে নেই লাইক রিজান্না জমিন হাল আজাল আমরা সম্মানিতরা এই অপদস্থদেরকে আমরা উত্তমরা এই অধমদেরকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব তো লম্বা ঘটনা সেদিকে যাব না তো আল্লাহ তালে মুনাফিকদের এই ঘটনা কোরআনে বললেন জায়দ রদি আল্লাহ আনু ছোট্ট সাহাবি মুনাফিকদের মজলিসে উপস্থিত ছিলেন দৌড়ে গেলেন রসুলের কাছে প্রথমে সেখানে দাঁড়িয়ে বললেন প্রতিবাদ করলেন হে আবদুল্লাহ বিন ওবাই সেলুল তুমি ভুল বলছো আমরা উত্তম না রাসুল অধম না বরং রাসুল উত্তম আমরা অধম আবদুল্লাহ বিন উবাই বললো ছোট্ট মুখে বড় কথা নাক টিপলে এখনো দুধ বের হয় আর এখনই অতি জজবা প্রদর্শন করো না সবাই মিলে তাকে বকাঝোকা শুরু করলো আঁকা আকাবিরের বিরোধিতা সবাই একদিকে বেচারা একা ছোট্ট মানুষ সে আর একদিকে তার কথা কি শোনে যখন দেখলো ছোট হলে কি হয়েছে হক তো চিনেছে আর যেই ছোট হক চিনেছে সে তো বড়র কথায় ঘাবড়ে যায় না সে তো সর্বদা কোরআনের পথেই নিজের জীবনকে দিয়ে রাখে যখন দেখলো এখানে কোনো কাজ হচ্ছে না ছোট মানুষ চট থাপ্পরে দিতে পারছে না দৌড়ে বের হয়ে রসুলের কাছে চলে গেল রসুল বিচার চাই বিচার চাই কিসের বিচার ওই বদমাস আপনাকে বলেছে আপনি নাকি অধম আপনার সাহাবির অধম তারা নাকি উত্তম রসুল বললেন তুমি তো ছোট মানুষ কথাকে ঠিকঠাকভাবে শুনেছ কথাকে একশো পার্সেন্ট কারেক্ট সে বলল হ্যাঁ কথা একশো পার্সেন্ট সঠিক রাসুল ডাকালেন সেই মুনাফিক সর্দারকে তুমি কি বাস্তবে এগুলো বলেছ সে বলে আল্লাহর কোসম আমি এরকম কিছু বলিনি মুনাফিকদের তো কসম খেতে বাধে না ধরা খেয়ে গেলে সুফি সাহেব সাজে আল্লাহ কোরআনে বলেন ইত্তাখাদু আইমানাহুম জুন্নাহ ফসদ্দু আনসাবিল্লাহ তারা নিজেদের কসমকে ঢাল বানায় পিঠ বাঁচায় কসম দিয়ে মিডিয়ায় চলে আসলে বলে না না এই কারণে করিনি অন্য কারণে বহিষ্কার করেছে তা এখন যখন কোনোভাবে কাজ হচ্ছে না চারিদিকে খবর ছড়িয়ে পড়লো যে সেনা কি এরকম বলেছে ওমর চলে আসলো বীর সাহাবি রাসুল খালি অনুমতি দেন গলাটা নামিয়ে দেয় ওমরের তো কোনো পরোয়া নেই যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকেই খালি গলা নামাতে রেডি রাসুল খালি অনুমতি দেন কে আপনার সঙ্গে বেয়াদবি করে আস্তে করে গলাটা নামিয়ে দেয় রাসুল বললেন না থাক ওর গলা নামানোর দরকার নেই কারণ ওকে যদি মারি বাইরের মানুষ তো জানবে না যে সে মুনাফিক তারা ভাববে বলা বলি করবে দেখেছ মোহাম্মদ তার সাহাবিদেরকে হত্যা করে তো এজন্য হেকমতের কারণে মারার দরকার নেই অন্যথায় সে তো মৃত্যুরই উপযুক্ত কারণ গোস্তাখ রাসুল বেদবি যারা কর রাসুলের সঙ্গে তাদের একমাত্র একমাত্র একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এই যে কাদিয়ানিরা তারা যে বলে মোহাম্মদুর রসুল্লাহ মানেই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এর চাইতে বড় বয়াদুবে কি হতে পারে এজন্য উম্মতের সর্বস্বীকৃত ফতোয়া হচ্ছে কাদিয়ানিরা সাধারণ কাফের না তারা হচ্ছে জিন্দিক আর জিন্দিকের শাস্তি সকল মাঝাব অনুযায়ী একটা গ্রেফতার হওয়ার আগে যদি তওবা করে কবুল হয় গ্রেফতার করার পর মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি তাদের থাকে না তো সে যখন কসম খেলো তো একজন মানুষ স্বাভাবিকভাবেই অন্য কেউ কসম খেলে সেটাকেই সে সত্য মনে করবে আর জায়েদ যেহেতু ছোট্ট সাহাবি রাসুল ভাবলেন তার হয়তো ভুল হয়েছে তো রাসুল সেই কসমকে বিশ্বাস করে নিলেন তার উপর একটু রাগ করলেন এখন তো মুনাফিকরা সুযোগ পেয়ে গেছে চারিদিকে প্রচারণা প্রোপাগান্ডা চালাচ্ছে যে জায়েদ হচ্ছে বদমাস সে এই সম্প্রদায়ের নেতার উপর অপবাদ আরোপ করেছে জায়েদ গিয়ে বলল দেখেন আমি হচ্ছে খাজরাজ গোত্রের সন্তান আর আবদুল্লা বিন উবাই হচ্ছে খাজরাজ গোত্রের সবচেয়ে বড় আকাবির সবচেয়ে বড় নেতা আমার কাছে আজকের আগ পর্যন্ত রসুলের পর সবচাইতে বেশি আপন ছিল প্রিয় ছিল আবদুল্লা বিন উবাই কিন্তু আজকে যখন রসুলের ব্যাপারে সে ব্যাদবি করেছে তার আকিদা মানহাস থেকে যখন সরে এসেছে আজকে থেকে ওর চাইতে বড় শয়তান আমার চোখে আর কেউ নেই তো এখন সবাই মিলে শুরু করলো গালি যেদিকে যায় গালি খালি গালি অতি জজবাতি বেশি উগ্র বেশি বোঝে ইসলামের নামে অনুসলামিক কর্মকাণ্ড করে এর কারণে মুসলমানদের ক্ষতি হচ্ছে মুহাজির আনসারিদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে মুসলিমদের শান্তি সংহতি শৃঙ্খলা ঐক্য সব নষ্ট হয়ে যাচ্ছে এক বেচারার কারণে বেচারা এখন কি করবে মন খারাপ করে লুকিয়ে লুকিয়ে থাকে গা ঢাকা দিয়ে থাকে আর সময়ে সময়ে বড় আশা নিয়ে রসুলের কাছে আসে দেখি রসুলকে আল্লাহ ওহির দ্বারা জানান কিনা জায়েদ আসলে সত্যবাদী আর এই মুনাফিকরাই মিথ্যাবাদী তো আল্লাহ তালা কোরআনের পুরো একটা সুরাই নাজিল করে দিলেন আঠাশ নম্বর পরা সুরে মুনাফিকুন এই সুরা নাজিল হওয়ার প্রেক্ষাপটে ছিল এটা যখন সুরা নাজিল হলো তার আগেই যখন ধীরে ধীরে খবরগুলো ছড়িয়ে পড়লো এ আবদুল্লাহ বিন উবাই বিনা সালুল মুনাফিক নেতা তার একটা ছেলে ছিল ছেলের নামও আবদুল্লাহ বাপের নামও আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ যখন আবদুল্লাহর কানে আসলো এই ব্যাদব রাসুলকে বলেছে অধম আর নিজেকে বলেছে উত্তম দুনিয়াতে এমন মানুষও আছে এখনো আছে এইসব লেবাস পরেও থাকে হয়তো রাসুলের ব্যাপারে বলে না তারা বলে জাতীয়তাবাদী লড়াই উত্তম আর জিহাদ হচ্ছে অধম কে শোনেন না এরকম কথা জাতীয়তাবাদ রক্ষার জন্য কেউ লড়াই করলে সে হবে মহান ইসলাম রক্ষার জন্য লড়াই করলে সে হবে জঙ্গি সন্ত্রাসী টেরোরিস্ট তাকে তুলে দিতে হবে আমেরিকার হাতে তুলে দিতে হবে তাগুতের হাতে যেমন পাকিস্তান তুলে দিয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমেরিকার হাতে এরকম হাজারো রেকর্ড আছে ইতিহাসের পাতায় পাতায় তো আবদুল্লাহ ছেলে আবদুল্লাহ এখন বাপ আবদুল্লাহর সামনে গিয়ে তরবারিটা কোষমুক্ত করে ঘাড়ের উপর ধরে বলল বাপ তুই বাপ হতে পারিস রাসুলকে বলেছিস অধম আর তুই উত্তম যতক্ষণ না এখানে এই মুহূর্তে স্পষ্ট ঘোষণা দিবি তুই হচ্ছিস অধম আর মোহাম্মদুর রাসুল্লাহ উত্তম ততক্ষণ আমি তরবারি সরাব না আর ঘোষণা দিতে যদি রাজি না হও বাপ হতে পারো গলা এখানেই নামিয়ে দেবো বাপ বাধ্য হয়ে দেখলো সন্তান তো অতি জজবাতি হয়ে গেছে মুখের কথায় কাজ হবে না এখন বলে থুক্কু থুক্কু আমার ভুল হয়েছে রাসুল উত্তম আমি অধম এরপর সন্তানের তাও তো মন শান্ত হয় না ব্যাদবিত করে ফেলেছে রাসুলের সানে এত বড় কথা বলেছে এক নম্বর কথা টাকা না দিলে নাকি সাহাবিরা ভাগবে তার মানে সাহাবিরা টাকার জন্য মনে হয় রসুলের কাছে থাকে আজকাল অনেকে বলে ওই যে অমুকে এত বই লেখে সে ইহুদি খ্রিস্টানের এজেন্ট ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা পায় অথচ দেখা যায় সেই মানুষটার পরনের পোশাক নাই পেটে খাবার নাই আল্লাহর পথে এত কষ্ট করে তার উপর ট্যাগ লাগিয়ে দেয় ইহুদি খ্রিস্টানের এজেন্ট দ্বিতীয় ছিল যে এবার গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে তার মানে মদিনা তো তাদের বাপের রাষ্ট্র গেলে রাসুলকেও বের করবে সাহাবিদেরকেও বের করবে এবার সন্তান আসলো রাসুলের কাছে রাসুল আপনার কাছে একটা আবেদন আমার বাপরে যদি হত্যা করা লাগে দয়া করে সুযোগটা আমাকেই দিয়েন কারণ আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ যদি আমার বাপকে হত্যা করে আমার মনে আঘাত লাগতে পারে আমি প্রতিশোধ পরায়ণ হয়ে সেই মুসলিম ভাইকেও হত্যা করে ফেলতে পারি এতে তো আমি জাহান্নামের উপযুক্ত হয়ে যাব কারণ একজন মুসলিম মুজাহিদকে যদি আমি হত্যা করি আমার তো কপাল পূর্বে এজন্য অন্য কাউকে বলার দরকার নেই হত্যা যদি করা লাগে রসুল সুযোগটা আমাকেই দিয়ে না আমি আপনার সামনে তার গর্দান উপস্থিত করব তো বলছিলাম দুনিয়ার সবাই মিলেও যদি আমাকে কোরআন এবং সুন্নার বাইরে কিছু গেলানোর চেষ্টা করে যতদিন জীবন আছে ইনশা আল্লাহ গিলব না মুসলমান প্রকৃত মুসলমানে যদি হই মৃত্যুতে ভয় পাওয়ার কথা না কিন্তু আল্লাহর একটা গুণা করব। একদিন আল্লাহর অবাধ্যতা করব। আমার দ্বারা রসুলের একটা শূন্য ছুটে যাবে এটা তো প্রকৃত মুসলমানের কাছে মৃত্যুর চাইতেও অধিক যন্ত্রণাদায়ক আবদুল্লাহ বিন হুজাফর আল্লাহ আনহু জিহাদ করতে গিয়েছেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি তার দুই সঙ্গী সহ গ্রেফতার হয়ে গেছেন এবার রোমের বাদশাহ তাকে সামনে এনে হাজির করেছে আবদুল্লাহ ইসলাম ছাড়ো যদি সোজা আঙ্গুলে ঘি ওঠে ভালো নইলে আঙ্গুল কিন্তু বাঁকা করব। কিন্তু কোনোভাবে তারা ইসলাম তো ছাড়ে না একটা পর্যায়ে নির্যাতন শুরু হলো তার উপর নির্যাতন চলছে তার সঙ্গীদের উপর নির্যাতন চলছে দেখে কোনো নির্যাতনে কোনো কাজ হয় না এই বান্দারা কোনো মূল্যে ইসলাম ছাড়তে রাজি না এবার বাদশাহ আদেশ জারি করলো আগুন জ্বালাও আগুনের উপর কড়াই চড়াও কড়াইয়ের উপর তেল ঢালো সেই তেলকে টকবক করে ফুটাও যখন তেল ফুটতে থাকবে সে উত্তপ্ত তেলের মধ্যে একটা একটাকে ধরে ফেলবে যখন তেল গরম হলো আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহুর সামনে তার এক সঙ্গীকে ধরে সেই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো শুনতে সহজ শুনতে মজা লাগে একটা বার কল্পনা করে দেখেন মানুষ বাদ দেন একটা ব্যাং জীবিত ব্যাংকেও যদি এরকম গরম তেলের মধ্যে ফেলা হয় তার মৃত্যু কতটা বিভীষিকাময় হয় চোখের সামনে একজন শেষ এবার তাকে বলা হচ্ছে আবদুল্লাহ যদি এখনো ইসলাম না ছাড়ো শীঘ্রই তোমাকেও একই পরিণতি বরণ করতে হবে আল্লাহর বান্দা বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত আমি হাজির সব কিছুর জন্য হাজির তোমার পথে যত কোরবানি লাগে আমি দিতে প্রস্তুত এবার দ্বিতীয় সঙ্গীকেও ফেলা হলো সর্বশেষ আবদুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে কড়াইয়ের দিকে যখন কাছাকাছি গিয়েছে দুই চোখ থেকে পানি ঝরছে বাদশাহ ভাবলো কাজ হয়েছে মৃত্যুর ভয়ে তো অনেকেই ইসলাম থেকে হক থেকে ফিরে আসে তাকে বলল আবদুল্লাহ এখনো চান্স আছে যদি ইসলাম ছাড়ো তাহলে এখনো তোমাকে অফার যেটা দিয়েছিলাম সেটা থাকবে একে তো ক্ষমা করব শুধু ক্ষমাই না রোম সাম্রাজ্যের বড় পথ তোমাকে দেওয়া হবে আবদুল্লাহ তাকে জবাব দিল আরে নরধম তুই কে ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি আরে মুসলমান তো মৃত্যুর ভয়ে কাঁদে না আমি তো এজন্য কাঁদছি আল্লাহর পথে মাত্র একটা জীবন কোরবান করতে পারছি আমার গায়ে যতগুলো পশম আছে এই এতগুলো পশম পরিমাণ জীবন যদি আমার থাকতো আর প্রত্যেকটা জীবন আল্লাহর পথে কোরবান করতে পারতাম তাহলে না কেমতের দিন আল্লাহর সামনে কিছু নিয়ে হাজির হতে পারতাম আরে কি নিয়ে হাজির হবো আল্লাহর সামনে জীবনে কোন নামাজ এমন পড়তে পেরেছিলাম যে নামাজ আল্লাহকে দেখাবো কোন আমলের মধ্যে একশো ভাগ গুণগত মান ঠিক আছে যে আমল আল্লাহর সামনে উপস্থিত করতে পারবো কিন্তু জীবন যদি বাস্তবেই আল্লাহর জন্য দিতে পারি এটা তো আল্লাহ তালা কবুল করে নিলেন আরে আল্লাহ তালা তো আর ঠকাবেন না কেয়ামতের দিন আল্লাহ তো উত্তম বদলা দিবেন তো একটা জীবন আল্লাহর সামনে হাজির করব এক লজ্জা লাগে যদি শত জীবন থাকতো সব হাজির করতে পারতাম তাহলে না কিছু হাজির করার মতো থাকতো প্রকৃত মুসলমান তার জীবন এবং সম্পদ বিক্রি করে দেয় কার কাছে আর আল্লাহ কিনে নেন বিনামূল্যে না জান্নাতের বিনিময়ে কেউ যদি বলে আল্লাহ জীবন দিব না তোমারে আমার কত কাম সম্পদ তোমারে দিব কেন তোমার ঠেকা পড়ছে খাইতে পারো না তুমি আমি খাবো সব খেয়ে প্যাটের ভরি বানাবো তো কেউ যদি বলে আল্লাহ জীবন আমার ভোগ করব আমি সম্পদ আমার ভোগ করব আমি আল্লাহ তোমাকে দেব না সে তো ভাবছে স্বাধীনতা উপভোগ করছে আসলে স্বাধীনতা না যেই বাজারের ক্রেতা স্বয়ং আল্লাহ সেই বাজারে তার প্রাণ এবং সম্পদ আল্লাহ কিনেননি কারণ এটা বিক্রির উপযুক্তই হয়নি যেই মাল খারাপ সেটাও কেউ না কেউ কেনে কিন্তু যেটা পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে সেটা তো কেউ কেনে না আমার জীবনের তো কোনো দাম নাই তাই আল্লাহর পথে বের হতে পারি না আমার সম্পদ পচে দুর্গন্ধযুক্ত হয়েছে তাই আল্লাহর পথে আল্লাহর কালিমা তৌহিদের পতাকা সমুন্নত করার জন্য ব্যয় করতে পারি না খালি খাই আর খাই আর লাইফটাকে এনজয় করি ভাবি স্বাধীনতা উপভোগ করছি আর স্বাধীনতা না এটা তো আমি কপাল পোড়া হওয়ার আলামত আমার কপাল পড়েছে আমার দুর্ভাগ্য নিশ্চিত শহীদ হয়েছে কারণ আল্লাহ চলে এসেছেন কেনার জন্য আল্লাহর সামনে আমার জীবন উপস্থাপন করা হচ্ছে কিন্তু আল্লাহ আমার আশপাশের ভাইদের জীবনগুলো কিনে নিচ্ছে আমার জীবনটার দিকে ফিরেও তাকাচ্ছে না কারণ আমার জীবনটা তো বিক্রির উপযুক্তই হয়নি এজন্যই তো সাহাবিরা মরতেন আর চিৎকার করে বলতেন ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়েছি আমার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন যেই ব্যক্তির জীবন আল্লাহর পথে কোরবান হয় আল্লাহ তাকে মূল্য দিতে দেরি করে না দুনিয়ায় আজকে আপনার দোকান থেকে মাল কিনে এক মাস পর যদি টাকা দেয় এক মাস আপনাকে ঘুরাই দুনিয়া আমাকে খারাপ বলবে আরে আল্লাহ তো কোনো খারাপ কাজ করে না এজন্য দুনিয়ার সকল মানুষ জান্নাতে যাবে কেয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পর যার জীবনটা আল্লাহর পথে কোরবান হবে সে দুনিয়াতে বিজয়ী হয়েছে নাকি হয়নি আল্লাহর কালিমা সমুন্নত করতে পেরেছে নাকি পারেনি ময়দানে পৌঁছেছে নাকি পৌঁছেনি কিচ্ছু দেখবেন না আল্লাহ আল্লাহ দেখবেন জীবনটা কোরবান হলো কিনা তার পথে পথে আরে জীবন যদি আল্লাহর পথে কোরবান হয় যেখানেই হোক না কেন বিছানোর উপরেই হোক পথেই হোক যেখানেই হোক আল্লাহর পথে যখন নিজেকে উৎসর্গ করে দিলাম যেখানেই আমার মৃত্যু হোক আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আমাকে সে কেমন পর্যন্ত ওয়েটিং রাখবেন না মরতে দেরি জান্নাত দিতে দেরি না শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন এরপর আল্লাহ তালা তার রুহ তার আত্মাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন যাও জান্নাতে বিচরণ করতে থাকো আর যেই নেয়ামত ইচ্ছা ভোগ করতে থাকো তো সারা জীবন তো ছুটলাম ধর্মনিরপেক্ষতাবাদের পেছনে পুঁজিবাদের পেছনে সমাজতন্ত্রের পেছনে সাম্যবাদের পেছনে গণতন্ত্রের পেছনে জাতীয়তাবাদের পেছনে খুব তো ছুটলাম ফলাফল কি ছিয়ানব্বই বছর সারা দুনিয়ার মধ্যে ইসলামী নিজাম নাই মার খেতে খেতে অস্থির হয়ে গেলে এক জায়গায় গিয়ে যে মাথাটা ঢেকাবো পিঠটা যে একটা দেয়ালে ঠেকাবো এরকম একটা দেয়ালও নাই মার খেলে যাওয়ারও জায়গা নেই এই যে এক করুণ অবস্থা আল্লাহর দুনিয়া আল্লাহর আইন নাই আল্লাহর শাসন নাই মুসলিমদের রক্তের নিরাপত্তা নাই ছিয়ানব্বই বছর হয়ে গেল চেষ্টা তো কম হয়নি কেউ চেষ্টা করেছে গণতন্ত্র দিয়ে কেউ বাদ দিয়ে কেউ করেছে জাতীয়তাবাদ দিয়ে কিন্তু কোনো সফলতা পায়নি তারপর ছুটছে এদিকে আরে আল্লাহর এমন কি কোনো বান্দা নেই যেই বান্দা চেষ্টা করবে মোহাম্মদুর রসুল্লাহর তরিকা দিয়ে কারণ আমাদের কালেমার অংশই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার মানে সেই নবীর মানহাজি আমাদের মানহাজ তার পথে আমাদের পথ পৃথিবী যতই উন্নত হোক চোদ্দশো বছর না আরো আঠাশশো বছর হোক তারপর তরিকা সব যুগে একই থাকবে কোন যুগে ইসলাম পূর্ণ হবে না আল্লাহ তালা কোনো অসাধ্য কাজের আদেশ দেন না এই যুগে এটা সম্ভব না অনেকে বলে না আজকাল বাবারা এই যুগে এটা সম্ভব না কারণ যা বলি সব সিএ দেখতে আছে আমেরিকা দেখতে আছে এই যুগে এগুলো বলা যাবে না করা যাবে না অথচ আল্লাহ বলে লাউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লাহু সাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেয় না আল্লাহ যত বিধান দিয়েছেন সব তোমার সাধ্যের মধ্যে আছে অজাহিদু ফিল্লাই হাক্কা জিহাদি আর সবচেয়ে বেশি আপত্তি জিহাদ নিয়ে বান্দা আল্লাহর পথে জিহাদ করো করার মতো করো হুয়াজ তাবাকুম আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করেছেন এই কাজের জন্য ওমা জাহাল আলাইকুম ফিদ্দিন মিন হারাজ ইসলামের মধ্যে তোমাদের জন্য কোনো জটিলতা রাখেননি তুমি বলবে জটিল কঠিন দুরূহ অসম্ভব আল্লাহ এমন কোনো বিধান ইসলামের মধ্যে রাখেনি যেই ব্যক্তি বলে এই যুগে এটা সম্ভব না আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে যেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে তো আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানটাকে বাঁচিয়ে বস্তা পচা কুফরি মতবাদগুলো পেছনে না দৌড়িয়ে ইসলামের পেছনে দৌড়ানোর তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কেয়ামতের দিন Abraham Lincoln Mao Tse tung Karl Marx Lenin ভারার সঙ্গে হাসর না করে মোহাম্মদুর রসুল্লাহ এবং তার মহান খালিফাগণ আবু বকর অমর ওসমান আলী হাসান মহাবিয়া রদি আল্লাহ মাইনদের সঙ্গে আমাদের সবাইকে একত্রিত করুন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা আমাদের সবাইকে তার ছায়ায় স্থান দান করুন ওয়াখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলম